www.almodinaalmodina.com. <coughs> Allahu Akbar. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن قسمنا بينهم معيشتهم في الحياة الدنيا ورفعنا فوقهم بعض فوق درجات ليتخذ بعضهم بعضا سخريا صدق الله مولانا العظيم আপনাদের সামনে কোরআনে করিমের একটি আয়াত তেলাওয়াত করছি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতটা হলো ইসলামী অর্থনীতির মূল মন্ত্র ইসলামী অর্থনীতির মূল মন্ত্র খুব ভালো করে খেয়াল করে কথা শোনো এতদিন যাবৎ ক্যাপিটালিজম সোশ্যালিজম অর্থনীতির মূল মাসাইল অনেক কথা আলোচনা হয়েছে এগুলো আমাদের মূল লক্ষ্য ছিল না আমাদের মূল লক্ষ্য হচ্ছে ইসলামী অর্থনীতি যেই আলোচনার উপরে আজকে আমরা উপনীত হয়েছি এটা আমাদের আসল কথা ইতিপূর্বে যে সমস্ত সমাজবাদ অর্থব্যবস্থা পুঁজিবাদ অর্থব্যবস্থা আমরা পড়েছি সেখানে দেখেছি পুঁজিবাদ অর্থব্যবস্থার ভিতরে তারা প্রত্যেকটি মানুষকে যেই কোনো বস্তুর মালের অর্থের পরিপূর্ণ মালিক বানিয়ে দিয়েছে প্রত্যেকটি লোক তার নিজের খেয়াল অনুযায়ী তার চয়েস অনুযায়ী অর্থ উপার্জনের যে কোনো পন্থা গ্রহণ করতে পারবে অর্থ বিনিয়োগ বা খরচের যে কোনো পথ অবলম্বন করতে পারবে কেউ তাকে বাধা দিতে পারবে না কোনো প্রকারের হস্তক্ষেপ চলবে না এবং কি রাষ্ট্রীয় হস্তক্ষেপও চলতে দেওয়া হবে না এই কথা যখন বলা হয় তখন পরিষ্কার বুঝে আসে প্রত্যেকটি মানুষ তাকে পূর্ণ স্বাধীনতা দিলে এভাবে তাইলে মাল তো হইল ভোগের বস্তু আর মানুষ নেচারগতভাবে লুবি লোভ থাকা কোনো মালের প্রতি মাল তো বলা হয় মাল আল্লাহ ইয়ামিল উলাহি নফস যেদিকে মানুষের মন গলে মাল দেখলে আকৃষ্ট হবে না ওটা কোন মানুষ মানুষের নেচারগতভাবে মাল ভোগের পণ্য আর মানুষ হইল ভোগের লুবি এই মানুষটাকে যে বলা হয় তুমি ইচ্ছা মতো ভোগ করো মাল স্বাধীনভাবে মাল উৎপাদন করো স্বাধীনভাবে মাল সঞ্চয় করো তাহলে সে তার ব্যক্তিগত লোভ স্বার্থকে সামনে রাখিয়া মাল উৎপাদন করবে উৎপাদনের পন্থা বের করবে তার রুচি মতো সেখানে বিনিয়োগ করবে এদের সমষ্টিগত পুরা জনগণের উপকার হইল কি অপকার হইল সে বন্দা ব্যক্তি তার কখনো দেখবে না তাহলে ব্যক্তিগত মাফাত স্বার্থ নিয়ে আর সব কথা পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় এই জন্য এক সময় রাশিয়াতে দেখা গেল পুঁজিবাদ অর্থ ব্যবস্থার কারণে প্রত্যেক লোককে ব্যক্তিগত স্বাধীনতা দেওয়ার কারণে যাদের কাছে কিছু ক্যাপিটাল অর্থ আছে তারা অর্থ দিয়া বিরাট বিরাট কারখানা করে এইবার এই কারখানার উৎপাদিত মালের উপরে তারা সিন্ডিকেট করি বসছে জাগিরদারি বলে এটাকে সিন্ডিকেট করা সিন্ডিকেট করার অর্থ হইল কয়েকজন ব্যবসায়ী মিলে সিন্ডিকেট করলে ঐক্যবদ্ধ হইল যে আমরা আমাদের ফ্যাক্টরিতে মাল যেগুলো উৎপাদন করব এগুলো আমরাই ছাড়বো মার্কেটে কেউ ইনপোর্ট এক্সপোর্ট করতে পারবে না আর কেউ বানাইতে পারবে না আমরা আমাদের মন মতো যেই রেটে ইচ্ছা সেই রেটে মাল ছাড়ব জনগণ কিনতে বাধ্য হবে জনগণকে কোনো পণ্য অধিক মূল্যে গ্রহণ করতে বাধ্য করার পলিসি এটার নাম বলে সিন্ডিকেট করা এখন বড় লোকরা অর্থ দিয়ে সিন্ডিকেট করলো তার পণ্য সে যেই মালে বলে সেই মালে গরিবে কিনতে হবে অথচ মালের রেট এরকম না যদি স্বাধীন দেওয়া হইতো স্বাধীনতা মার্কেটে যে কোনো লোকে মালটা বিক্রি করতে পারবে কিনতে পারবে বাজারজাত করতে পারবে উৎপাদন করতে পারবে প্রোডাকশন প্রোডাকশন করতে পারবে তাইলে জনগণ যার দরকার সে যে কোনো লোকের কাছে যার থেকে সে কম রেটে পায় সেই অনুযায়ী সে মালটা কিনবে তার জরুরত পূরণ করবে এইটা ছিল ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের যেটা কুদরতি অদৃশ্য শক্তির দ্বারা রেট ঠিক হওয়ার বিষয় এটা পুঁজিবাদ অর্থব্যবস্থার দাবিও বটে কিন্তু পুঁজিবাদীদের ভিতরে পুঁজিবাদ অনেক পুঁজিওয়ালারা কিছু ধনী লোক ধন সম্পদ বিনিয়োগ করিয়া বিরাট বড় কুটিভূত হইয়া রয়েছে তাদের ফ্যাক্টরিতে একটা কী কয় যে পণ্য উৎপাদিত হবে এইগুলো বাজারে রেট বসাবে তারা তাদের ইচ্ছা মতো কারণ তাদের রেটে আপনি কিনতে বাধ্য আর এক কোম্পানি কম রেটে বিক্রি করবে না তাদের মধ্যে পরস্পর সিন্ডিকেট হয়েছে কথাটা বুঝতেছো কি না গত অতীতের সবকে একটা গুরুত্বপূর্ণ কথা এটা রয়ে গেছে তা বললেও পুরা বুঝো নেই তাইলে পুরা রাষ্ট্রের আল্লাহ দিয়া সম্পদ কিছু লোক মালিক বনিয়া তারা টাকার পাহাড় করে ফেলতেছে দশ টাকার মাল একশো টাকার রেট বসাইছে সিন্ডিকেট করিয়া এর কমে কোথাও পাওয়া যায় না তাহলে মাল হয় দশ টাকার যদি প্রত্যেককে বিক্রেতা ক্রেতাকে মার্কেটে ওপেন ছেড়ে দাও তো ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে কত টাকা দিয়ে কিনলে আমার পোষাবে আবার তার কত টাকা দিয়ে বিক্রি করলে পোষাবে পরস্পর স্বাধীন যদি হইত ক্রেতা বিক্রেতা তাইলে তাদের চাহিদা অনুপাতে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অনুপাতে একটা মূল্য নির্ধারণ হইত এটার নাম কিন্তু ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ঠিক না এটার উপরে তারা তাদের অর্থব্যবস্থাকে কায়েম করার দাবি করেছিল কিন্তু হইল কি ব্যক্তিগত স্বাধীনতা দেওয়ার কারণে জাতি মানাবের কারণে এখন প্রত্যেক পুঁজিবাদ তাদের পুঁজি বিনিয়োগ করিয়া যে কোনো একটা সেক্টরে তারাই সমস্ত অর্থের মালিক রেট যেই মালের স্বাধীনভাবে ছেড়ে দিলে দশ টাকা হইতো পঞ্চাশ টাকা বিক্রি করে না নিয়ে উপায় নেই কোনো জায়গায় এই মাল পাওয়া যাবে না এর থেকে কম রেট এটার উদাহরণ এরকম আমাদের এই মার্কেটে কেউ যদি তুমি মার্কেট করতে যাও ইলিশ মাছের দোকান আছে পাঁচ থেকে সাতটা ছোট বড় বিভিন্ন সাইজের আছে দাম রেট আছে এক দোকানের দাম বেশি আমার পোষাবে না আমি আরেক দোকান যাব সেখানে বেশি হইলে আরেক দোকানে যাব সব চাই যাচাই বাছাই করি যেখানে কম রেটে আছে আমার পোষাবে সেখানে আমি বাজার করবো তাহলে আমি যে কম রেটে যে দোকানে পাইলাম সে যত টাকা দিয়ে বিক্রি করতে পারলো সেটা লাভ ছাড়া বিক্রি করে নাই আমারও প্রয়োজন আমি খরিদ করেছি আমার ডিমান্ড তার সাপ্লাই তার অর্থের ডিমান্ড আমার টাকার ডিমান্ড সব মিলিয়ে পরস্পর দাম দস্তুর করে যেটা রেট ঠিক হয় এটা হলো আসলে পণ্যের মূল রেট মার্কেটিং রেট এখন যদি দোকান একটা হয় আর কাউকে ইলিশ মাছের দোকান দিবে না সে এমন সিন্ডিকেট এমন জালেন সবাইকে মধ্যে ক্লোজ তোমরা অন্য ব্যবসা করো ইলিশ মাছ আমার এটা বাজারজাত আমি করবো এখানে সে যখন মাছ নিয়ে আসবে এখন ইলিশ মাছের রেট যদি একটা দুই হাজার টাকা বলে তাইলে কিন্তু যারা ইলিশ খাওয়ার পাগল তারা পাঁচশো টাকার মাছ দুই হাজার টাকা কিনতে বাধ্য আর তো কোনো মার্কেট নাই যাচাই করবে কোথায় কথা বোঝে নাই এইটাই এক প্রকারের সিন্ডিকেট পুঁজিবাদ অর্থ ব্যবস্থার ভিতরে যে ফর্মুলা গতকাল বয়ান করা হয়েছে সে ফর্মুলা অনুযায়ী ব্যক্তিগত মানাফে অর্জনের স্বাধীনতা দেওয়ার কারণে অর্থবিদ্যা উপকৃত হয়েছে যারা অর্থের অভাব কম অর্থে চাকরি করে মজদুরি করিয়া কিছু পাইলে পাবে ওই সমস্ত গরিবের কোনো উপায় হয় নাই লাভ হয় নাই ফলে গরিবরা গরিবতর হইছে আর ধনীরা হইতে হইতে টাকার পাহাড় হয়ে গেছে আমার কথাটা কি তোমরা বুঝতে পারতেছ হ্যাঁ গরিব ধনির ভিতরে আকাশ পাতাল ব্যবধান হওয়া এটাই হলো পুঁজিবাদ অর্থ ব্যবস্থার কারামতি গরিব আরব সাংঘাতিক গরিব হবে ধনী অসাধারণ ধনী হয়ে যাবে অর্থ জাতীয় অর্থ বন্টন হবে এমন বন্টন ধনির ধনের শেষ নেই গরিবের এফলাস ফকর গৌরবতের শেষ নেই কারণ সিন্ডিকেট যখন তৈরি হবে ধনীরা এক টাকা দিয়া দশ টাকা ব্যবসা করবে ব্যবসার টাকা নেবে গরিবদের থেকে যাদের কাছে দন নাই তারা আসবে মাল কেনার জন্য মাল তো আমি উৎপাদন করছি ফ্যাক্টরি থেকে তো এই গরিব পুরাদিন মজদুরি করি যে সামান্য টাকা উপার্জন করছে এই টাকা দিয়ে মাল কিনতে গেলে তখন ওই সিন্ডিকেটদের রেট অনুযায়ী তাই কিনতে হবে মূল বাজারের আসল যে দাম সেই দামে কেনার তার সুযোগ নাই কারণ সিন্ডিকেট হয়ে গেছে তাহলে গরিব তো টাকা বেশি দিতেই হচ্ছে এই টাকা গরিব থেকে নিয়ে ধনী বড়লোক হচ্ছে সে এক টাকা ইনভেস্ট করি আট আনা চার আনা ব্যবসা করলে চলতো এক টাকা ইনভেস্ট করি পাঁচ টাকা লাভ করতেছে কাটতে করতেছে গরিবতে করতেছে মধ্যবর্তীতে করতেছে এরা আস্তে আস্তে দিতে দিতে সব টাকা গিয়া পাহাড় জমছে বড় লোকদের হাতে সরমায়াদার পুঁজিবাদের কাছে আর গরিবরা গরিবতর হয়েছে এই বিষয়টা আমার মনে হয় বেশি বলার দরকার নাই এটা ওয়াজে পরিষ্কার স্পষ্ট যারা এই ব্যাপারে কিছু পড়াশোনা করে তার জানাই আছে পুঁজিবাদ অর্থব্যবস্থারই কারণ এবং ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে ওই যে বলছিলাম ডিস্ট্রিবিউশন অফ ইনকাম এর মধ্যে লেবারদেরকে যে পারিশ্রমিক দিবে ওই নিয়ম অনুযায়ী সেখানে এত লেবার তাদেরকে বলা সব বড় লোকরা ফ্যাক্টরির মালিকরা সমিতি করি আইন করছে তাদের আট ঘন্টা জায়গায় বারো ঘন্টা ডিউটি করতে হবে বেতন এত টাকা হবে এর বেশি আমি দিতে পারবো না বড় লোকদের সিন্ডিকেট চলে খেলা চলে সরকার মন্ত্রী পর্যন্ত তাদের কথা চলে অর্থ দিয়া চলে গরিবদের পক্ষে কেউ নাই কিন্তু শ্রমিকদের পক্ষে শ্রমিকরা নির্যাতিত আর মজলুম হইতেছে এদের সঠিক কিন্তু মূল্যায়ন তাদের হচ্ছে না আমি কালকে বলেছিলাম যে একটা পণ্য উৎপাদনের ক্ষেত্রে শ্রমিকের দখল থাকে অবদান থাকে প্রায় তিরিশ পার্সেন্ট তাহলে ওই পণ্য বিক্রি করে তুমি যা লাভ পাইছো উচিত ছিল তিরিশ পার্সেন্ট দেওয়ার ডিএনএম সাপ্লাইয়ের কারণে শ্রমিক যদি বেশি হয়ে যায় বেকারত্ব বৃদ্ধি হয়ে যায় আর বেকারত্ব বৃদ্ধি হবে মনে রাখিও পুঁজিবাদ অর্থব্যবস্থার ভিতরে কারণ পুঁজিবাদ অর্থব্যবস্থার কারণে নতুন নতুন মেশিন আবিষ্কার হবে বুঝেন নাই অনেক কাজ এক হাজার শ্রমিকে কাজ করিয়া মাটি কাটিয়া ওই ইটে ইটার খলাতে ইট বানাইবার জন্য শ্রমিক লাগতো আর মেশিন বের হইয়া এক মেশিনে এক হাজার শ্রমিকের সব কাজ বন্ধ হয়ে গেছে তাহলে পুঁজিবাদ অর্থব্যবস্থার ভিতরে প্রগতিশীল অর্থব্যবস্থা দুনিয়ার সব নতুন নতুন মেকানিজম মেশিনারি তারা আবিষ্কার করে করে প্রচুর অর্থ দিয়ে গরিবদেরকে উপার্জনের ব্যবস্থা কমাই দিছে যেখানে মেশিনে কোনো কাজ চলে না একমাত্র সেখানে কিছু গরিব লেবার লাগে এই কারণে লেবারের সংখ্যা বেশি অর্থাৎ লেবারের সাপ্লাই বেশি ডিমান্ড কম ডিমান্ড কম হইতে হইতে সামান্য একশো টাকায় লেবার লেবারই করতে বাধ্য আট ঘন্টা জায়গাত বারো ঘন্টা তাহলে এদের কি লাভ হইল এই একশো টাকা দিয়ে এত পণ্য কিনতে গেলে সেখানেও সিন্ডিকেট ওই বস যাদের ফ্যাক্টরি কাজ করে তারাই কন্ট্রোল রেট বসায় দিছে এখন তো আসল বাজার দাম না আরও বেশি দামে কিনতে হচ্ছে মরিচ লবণ তেল চাউল দাউল ইত্যাদি ইত্যাদি মোট কথা এইটার আলোচনা বহু লম্বা সার কথা হইল পুঁজিবাদ অর্থ ব্যবস্থার ভিতরে সিন্ডিকেট হয় জাগিরদারি হয় অর্থওয়ালা যারা পুঁজি যাদের আছে এরাই পুঁজি দিয়া কিন্তু এমন বিশাল বিশাল কারখানা বিজনেস করে যে বিজনেসের কারণে তারাই একমাত্র লাভবান হয় গরিবের কোনো লাভ হয় না গরিব যদি সে শ্রম দিতে যায় সঠিক অর্থে তার শ্রমের মূল্য পায় না এখান থেকে রাশিয়াতে এক ঘটনা শ্রমিকদেরকে যখন বারো ঘন্টা কাজ করার নির্দেশ দিছে মালিকানরা আর তারা উপযুক্ত কোনো বেতনও পায় না শ্রমের মূল্য পায় সামান্য পেট পালতেও পারে না বাচ্চা কাচ্চাকে দিয়ে পালবে তখন একটা বিরাট বড় আন্দোলন উঠেছিল লেবার শ্রমিক আন্দোলন সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে এরা আন্দোলন করেছিল আমাদের হক দাও আমরা এত ঘন্টা কাজ করি আমরা এত পাওয়ার উপযুক্ত সেটা আমাদের পাওনা আমাদেরকে দাও তোমাদের পাওনা তোমরা নাও আন্দোলন ছিল এইটা কিন্তু রাজনৈতিক বড় বড় বুদ্ধিমানরা এদের পক্ষে এদের সঙ্গে সুর মিলাইয়া আরেক স্বার্থে লেবার গরিবদেরকে তাদের পক্ষে আনিয়া সোশ্যালিজম কায়েম করেছে যে আমার যে দুনিয়ার ভিতরে পুঁজিবাদ এটা হবে না এটা গরিব মারার ব্যবস্থা তোমরা আমাদের সঙ্গে আসো আমরা নেতা আমরা আন্দোলন করব তোমাদের পক্ষে তোমাদের হক দেওয়ার জন্য এই পুঁজিবাদটা প্রত্যেক ব্যক্তিকে মালিকানা দিয়েই সর্বনাশা করছে চলো ব্যক্তি মালিকানা বলতে কিছু থাকবে না উৎপাদনের সকল মাধ্যম জমিন লেন কারখানা ইত্যাদি ইত্যাদি কোনো ব্যক্তিকে মালিক বানানো হবে না সব ওয়াসাইলের মালিক হইল একমাত্র মহাসরকার এই শ্রমিকরা আসো আমাদের সঙ্গে তোমার না খাই মরবা না মালিক হবে সরকার সব মানুষ তোমরা আমরা মিলে কাজ করব আর দিনের লাস্টে গিয়া প্রয়োজনীয় টাকা অর্থ দেওয়া হবে তাহলে তোমরা তোমাদের হক পাই যাবা পুঁজিবাদ অর্থ ব্যবস্থার ভিতরে কখনো তোমাদের অধিকার মিলবে না অধিকার আদায় আমরা করতে পারব তারা বেচারারা আন্দোলন করছিল যে হক আর অধিকার আদায়ের জন্যে আর এদের এই কাজটাকে সোশ্যালিজমওয়ালারা বড় বড় নেতারা নিজের পক্ষে আনিয়া আরেকটা অর্থনীতি কায়েম করে ফেলছে যেটার নাম হলো সমাজবাদ অর্থ ব্যবস্থা যাই হোক এটা বড় ইতিহাস লম্বা বই পুস্তক যারা পড়বা তা সেখানে সব লেখা আছে কোন শোনে কী হয়েছে না হয়েছে ইত্যাদি ইত্যাদি তাইলে ব্যক্তিগত মালিকানা দেওয়া পুঁজিবাদ অর্থব্যবস্থার কাজ এস্তেমাই সমষ্টিগত মালিকানা অর্থাৎ একটা সমষ্টিকে রাষ্ট্র বানায়া সরকার বানায়া সরকারের কাছে সব মালিকানা তুলে দিলাম আমরা সব লেবারি করলাম সরকারের প্ল্যান করলো প্ল্যান অনুযায়ী কাজ করলো সবাই সবার পারিশ্রমিক পাওয়া গেল বদ এটাই শান্তি তারা এটাকে নিজের অর্থ ব্যবস্থা মনে করছে অথচ বাস্তবতা হইল পুঁজিবাদ অর্থ ব্যবস্থার মধ্যে হাজার হাজার সিন্ডিকেট হইত বড় বড় সব ব্যবসায়ী সিন্ডিকেট অর্থ যারা বিনিয়োগ করতে পারবে তাদের হাতে সব কিছু অর্থ তাই না আর অর্থওয়ালা তো একজন দুইজন না হাজার হাজার আছে তো মনে করো কয়েক হাজার সিন্ডিকেট হয়েছে বড় বড় পয়সাওয়ালারা গরিবদের উপরে কিছু অন্যায় করতেছে যখন সুসিলিজমরা এটাকে পুরা সরকারের হাতে তুলে দিছে উল্লেখ্য সরকার তো কোনো ফেরেস্তার জমাতের নাম না সরকার তো কোনো গাছের নাম না সরকারের বডিবিতে কিছু লোক আছে এখন বড় বড় শক্তিধর পুঁজিবাদরা ছিল হাজার হাজার মানুষের ভিতরে বন্টন পুঁজিবাদীদের মধ্যে অর্থ বন্টন গরিবদের শোষণ এখন হাজার হাজার পুঁজিবাদ বাদ দিয়া মহা এক বড় পুঁজিবাদ তৈরি হয়েছে সরকার এইটা এখন জনগণকে শোষণ করবে শোষণ করবে লাভ কি হলো ফাররা বিনাল মাতার কাররা তাহাতাল মিজাব বৃষ্টির ভয়ে বাগিয়ে একবারে ডেনের মধ্যে পড়ে গেছে মুক্তি কোথাও নাই মানবতার ইনসানিয়তের মুক্তি কোথাও নাই পৃথিবীর কোনো তন্ত্রমন্ত্র দিতেই পারবে না এটাই বাস্তব কেন দিতে পারবে না এই কথাটা একটু ছোট্ট করি শুনুন মানুষের সৃষ্টিকর্তা একজন মহান আল্লাহ তিনি স্রষ্টা মানুষ সৃষ্টি মালের হাকি কি বাস্তব মালিকও সে আল্লাহ জানের মালিক আল্লাহ মালের মালিকও আল্লাহ পাক নিজের মালিকানা মালকে জানকে খরিদ করিয়া মানুষকে দিছিল মানুষ থেকে খরিদ করিয়া জান্নাত দিয়ে দিছে ইন্নাল্লাহ আস্তারা মিনাল মোমিনা আনফুসাহম বেআনাল জান্না যে জান্নাত দিতে চাও কে কে নিয়ে বা জান্নাত বিক্রি করব। আমরা হাত তুলছি আমরা সবাই জান্নাত চাই এবার আল্লাহকে জানমাল আমার দিয়ে দাও আল্লাহ মাল তো আপনি দিছিলেন জানো আপনি দিছিলেন আবার আপনি কিনতেছেন ঠিক আছে অসুবিধা নেই আমার জান্নার দরকার আমার জানারও দরকার নাই মালেরও দরকার নেই আল্লাহ বলেন জান্নাতও দিলাম জানমালও আমি কিনলাম কিনিয়ে আমি এই মাল জান করব কি আমার তো কাজে আসবে না আমি আবার তোমাদের কাছে এটা বোক করার জন্য রাখলাম মাল আমি কিনিয়া জান্নাত বিনিময় দিয়া আল্লাহ কিনে জান্নাত বিনিময় দিয়া এবার কয় এই জানমাল তোমার সঙ্গে থাকবে আমি তোমাকে কি দিলাম বাড়া দিলাম যারা আমানত তুই মালিক নে কিন্তু আমি আল্লাহ মালিক আমার খরিদা বস্তু না এটা কথা বলে না তাহলে মাল আল্লাহ তো মানুষকে দিছে কি জন্য বোক করার জন্য এখন বোক করলে কিভাবে বোক করবে এই সময় দিকে ভালো করে তাকে দেব কিভাবে বোক করবে আল্লাহর মালিকানা সম্পদ অর্থ আল্লাহ মানুষকে বুক করতে দিছে এই বুক করার বন্টন লাগবে না কথা কয় না এই মালকে যে বন তুমি ভোগ করবা তুমি কত পরিমাণ মাল ভোগ করবা তোমার ছেলে কি পরিমাণ মাল ভোগ করবে তোমার বাইয়ে কি পরিমাণ মাল ভোগ করবে অমুখে কী পরিমাণ ভোগ করবে পার্শ্ববর্তী লোকে কীরকম ভোগ করবে মাল তো সব আল্লাহর আল্লাহ মানুষের হাতে দিছে ভোগ করার জন্য এখন আমরা সব ভোগ করব। আমরা ভোগ বিলাসের পাত্র মানুষের নেচারের মধ্যে এটা আছে এখন কে কত পরিমাণ ভোগ করবে কিভাবে উৎপাদন করবে কিভাবে বিনিয়োগ করবে এটার মানে বুক করা এই বুক করার নেজাম সিস্টেম বন্টন এইটা মানুষের হাত দিলে যে তুমি বুক বন্টন করো তখন সে নিজে সব খায় বসে থাকবে নাকি কার লুবি যে আমি লুবি না লোভ আমার ফিতরত মালের দিকে আমার আকর্ষণ যাবেই আমাকে যদি কেউ দে তুমি বন্টন করো তাহলে আমি তবে খুব বড় বড় মাল সব আমি রেখে যেটা আর আমার কাজে লাগবে না এটা কিছু গরিবকে দিয়ে দেয়া এই জন্য পুঁজিবাদ যারা গঠন করছে তারাও মানুষ সমাজবাদ অর্থব্যবস্থা যারা কায়েম করছে তারাও মানুষ নাকি না হেরা কেমনে বন্টন করবে অর্থনীতির সমাধান তারা কেমনে দিবে তারা অর্থনীতির সমাধান দিলে তাদের স্বার্থকে একশো পার্সেন্ট বলবৎ রাখিয়া অন্যের স্বার্থ বিনষ্ট করিয়া অর্থ ব্যবস্থা দিবে এমন অর্থ ব্যবস্থা দরকার যেটা মানুষ নিজে বন্টন করবে না মানুষের খালেক আল্লাহ যিনি তিনি বন্টন করিয়ে দিবেন সোহান আল্লাহ মাল আমার তোমাকে বোক করার জন্য কিছুদিনের জন্য দিছি বোক করার সিস্টেমটাও আমি বন্টন করে দিলাম যাও তুই মাল আমার যদিও তুমি একটু নাড়াচাড়া করতে হবে হাতকে তুমি কিছু মেধা খরচ করতে হবে কেউ চাকরি করবে কেউ ফ্যাক্টরি করবে ব্যবসা করবে এটা করবে ওটা করবে কৃষি কাজ করবে মাল আসবে এগুলা সব আল্লাহর মাল কিন্তু এই মাল যা দেখতেছ সব তোমার বুকের জিনিসটা বন্টন করো তাহলে পুরা জাতি বাঁচবে জাতির অধিকার পূরণ হবে পুরা জাতি জীবন যাপন করতে পারবে এখন যদি মানুষকে এই বন্টনের ব্যবস্থা এটা কথা বুঝছ অর্থনীতি দেয়ার অধিকার যদি মানুষের গড়া মন্ত্রতন্ত্রের উপরে ছেড়ে দেওয়া হয় তাহলে কখনো ইনসাফগত অর্থ ব্যবস্থা হবে না যদি একমাত্র আমার আল্লাহ করে দেন সেটা হবে কি ইনসাফ ভিত্তিক আমার আল্লাহ মালো আল্লাহ বুক দখল আমাদেরকে দিছে আমাদেরকে এখন আল্লাহ বন্ড করে দিবেন তোমাকে এত দিলাম তোমাকে দিলাম তোমাকে দিলাম এভাবে দিলাম এভাবে দিলাম এভাবে দিলাম তাইলে অর্থনীতির ফর্মুলা মানব জাতির জীবনকে উন্নয়ন করার জন্য মাসকে জীবনযাত্রাকে উন্নয়ন করার জন্যে বেঁচে খেয়ে বাঁচার জন্যে মানুষ সমাজের আর্থিক উন্নয়নের জন্যে ফর্মুলা বন্টনে দিতে পারে একমাত্র মানুষে নয় মানুষের খাল এক রাব্বুল আলমী এই রাব্বুল আলমিনের দেওয়া এটার নাম ইসলামী অর্থনীতি বুঝো নাই কথাটা মালের সম্পূর্ণ এখতিয়ার সরকারকে দিবা নাকি প্রত্যেক ব্যক্তিকে স্বাধীন ছেড়ে দিবা এগুলা সব আমার আল্লাহ বন্টন করব দেখে তাকাও তোমরা করছো তোমার বুদ্ধিমতো প্রত্যেকে স্বাধীন দিয়া দাও পুঁজিবাদ অর্থবস্থা বলছে আর এখন না কাহক কোনো মালিকানা দেওয়া যাবে না সব সরকার হাতে ছেড়ে দাও এতে মুক্তি হবে আমার আল্লাহ বলেন না তো আন্তুম আম নাহানু কাসাম নাহানু বাইনা কুম বাইনাহুম মাঈশাতাহুম বিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না ফাওকাহুম বা'দা ফাওকিন দারাজাত নাকি রাফা'না ফাওকাহুম ও রাফা'না বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত লিয়াত্তাখিযা বা'যুহুম এই আয়াতটা হইল অর্থ বন্টনের অর্থনীতির মূল মন্ত্র একটা কথা স্মরণ রাখো বহুত গর সে শুনো খুব মনোযোগ সহকারে শুনো সেটা হচ্ছে পুঁজিবাদ অর্থব্যবস্থা বলো সমাজবাদ অর্থব্যবস্থা বলো তাদের সমাজবাদ এটা শুধু অর্থ ব্যবস্থার নাম নেজামে মাইশত অর্থ ব্যবস্থার নাম পুঁজিবাদ অর্থ ব্যবস্থার নাম খোদার কতম ইসলাম অর্থ ব্যবস্থার নাম না ইসলাম এক নেজামে জিন্দিগি একটা জীবন গড়ার সিস্টেম হলো ইসলাম ইসলাম শুধু অর্থনীতির বিষয়ের উপরে বলতে আসে নাই ইসলাম তো এসেছে পুরা মানুষকে তার জীবনের সব ক্ষেত্রে সঠিক পথ প্রদর্শন করার জন্য আসছে ইসলাম তুমি যখন সোশ্যালিজম পড়বা ক্যাপিটালিজম পড়বা এই ইজমের সব অর্থ টাকা মাল খাওয়া দাওয়া পেট পালা এটা নিয়ে গবেষণা আর কোনো গবেষণা নেই সোশ্যালিজমও তাই পুরো এত বড় সিস্টেমটা সোশ্যালিজম কমিউনিজম ইজমটা ইজম বুঝো নাই ইজমটা নীতি এটা শুধু মাস মাস কারে বলে যাহা খেয়ে মানুষ বাঁচে ইয়াইসু বুঝেন নাই এর উপরে গবেষণা সব বিষয়টা ইসলামী অর্থনীতির অর্থ এই নয় কোরআন শরীফ খুললেই হাদিস খুললেই সেখানে অর্থনীতির কথা আছে অর্থনীতি বিরাট বড় একটা বিষয় এটা নিয়েই রসুল্লাহ আসলাম তেইশ বছর জীবন কাটাইছেন এই অর্থ নয় নবী যে ইসলাম নিয়ে জীবন কাটাছেন ইসলামের ব্যাখ্যা দিয়েছেন তেইশ বছর পর্যন্ত এই ইসলামের ভিতরে মানব জাতি শুধু মাস নয় তার জীবনের সর্বক্ষেত্রে সব কিছু এই নিজাম ইসলামের মধ্যে আছে এ একটা মৌলিক পার্থক্য ইসলামী অর্থনীতি আর অন্যান্য অর্থনীতির পার্থক্য প্রথম পার্থক্য অন্য অন্যান্য অর্থনীতি শুধু অর্থনীতি তাদের মূল টার্গেট এটা নিয়ে সব গবেষণা জীবন মরণ আর বাচন ইসলাম বলে না তো মানব জাতির জীবনের ছোট্ট একটা অধ্যায় হলো মাস অর্থনীতি এটার উপরও ইসলাম আলোচনা করেছে কিন্তু অর্থনীতি মুসলমানদের আসল মূল টার্গেট নয় এটা একটা শোভা জীবন বাঁচার শোভা একটা বিবাদ কথা বোঝেন নাই একটা ছোট্ট বিবাদ এটাও গুরুত্বপূর্ণ তাই তো নবী আসলাম বলছেন কসবু হালাল কসবুল হালাল ফরিজাতুন বাদ আল ফারাইজ হালাল পথে অর্থ ইনকাম করা এটা আসল ফরজের পরে সেকেন্ড ফরজ ফার্স্ট ফরজ কি এটা সেকেন্ড ফরজ অর্থ যদি সেকেন্ড ফরজ প্রথম ফরজটা কি ফরিজাতুন বাদ আল ফরায়েজ কন ফরজের পরে এটা ফরজ কথা বুঝে নিও সেটা হলো মুসলমানের ইসলামী চিন্তাধারার ভিত্তিতে মুসলমানের মূল টার্গেট হইল পরকালের কল্যাণের কামিয়াবি ইহকালের কল্যাণ কামিয়াবি না পরকালের পুরা দুনিয়াকে আমার জন্য বানাইছে আমাকে তো আমার মা মাবুদ আল্লাহর জন্য বানাইছে ওনার গোলামি করার জন্য ওনার কর্বতার নৈকট্য লাভ করার জন্যে পরকালে শান্তি পাওয়ার জন্যে সে দুনিয়া এই পৃথিবী যে এই পৃথিবীর ষাট সত্তর একশো বছর আমরা জীবনযাপন করি খাওয়া দাওয়া লাগে লেবাস পোশাক লাগে বাড়িঘর লাগে অর্থ লাগে ইত্যাদি ইত্যাদি লাগে জরুর লাগে কিন্তু এই দুনিয়াটা আমাদের গন্তব্যস্থানে যাওয়ার পথের মাঝখানে একটা সাময়িক স্টেশন এইটাকে ইসলাম মূল টার্গেট কেন বানাবে মূল টার্গেট তো যেখানে যাবা অনাদি অনন্ত কালের জন্য পরকাল সেই পরকালে তোমার শান্তি কোথায় অশান্তি কখন হবে এটা হলো মূল টার্গেট তাই ইসলামে এটার বিবরণ সবচেয়ে এটা আউ্য়াল ফরিজা বুঝে নাই কথা ইসলামে আউ্য়াল ফরিজা ফার্স্ট ফরজ কনগুলো পরকালে কিভাবে মানুষের শান্তি হবে জান্নাত পাওয়া যাবে আল্লাহ পাওয়া যাবে এটা হবে মূল আলোচনা বিষয় এইটা নিয়েই সমস্ত হেডেক মাথা ব্যথা ইসলামের বুঝো নাই কথা দুনিয়াতে কি খায়া বাঁচব কি পরিমাণ ভালো ভালো বিরিয়ানি কখন খাইতে পারবো ভালোবাসায় কখন কিভাবে থাকতে পারবো এইগুলা ইসলামে বলে এইটো মানুষ পথের মাঝখানে সাময়িক স্টেশনে কতক্ষণ থাকলে এটারও প্রয়োজন আছে অস্বীকার করি না তবে এটা আসল ফরজ না আসল ফরজ পরকালেরটা ওটার পরে সেকেন্ড ফরজ এটা বুঝো নাই আর ইসলাম ছাড়া তাম দুনিয়ার সমস্ত মানুষের মধ্যে এক নম্বর হজরত দুনিয়াতে কেমন করি ভালো অবস্থা থাকবো আমার অর্থ ব্যবস্থা কেমন করে চাঙ্গা হবে এটাই মূল আলোচনা বিষয় আর কোনো কিছু নেই ইসলাম তো বলে যারা জীবনের মেন টার্গেট একমাত্র মাল কি কিভাবে ইনকাম করব। কি পথে বিনিয়োগ করব। কেমনে শান্তিতে অর্থ অর্থর জীবনে থাকতে পারবো এটা নিয়েই চিন্তা ভাবনা করে তার সাথে আর গরু পশুর মধ্যে তো তেমন কোনো ব্যবধান নেই হে মানুষ কিসের গরুর চিন্তা কি খাবে করতে খাবে যেখানে পায় সেখানে খায় নাকি গরুর তো কোনো পরকাল নেই না আছে গরু ছাগলের পশুর পরকাল পরকাল নাই দুনিয়াতে আসছে খাইয়া দেয়া আবার চলে যাব জবাই করবা খাই ফেলবা সব শেষ হয়ে গেল তো একটা পশুর জীবন যেমন যে পরকালের জীবনকে বিশ্বাস করে না পরকালের জীবন নিয়ে কোনো গবেষণা নাই মূল টার্গেটও না শুধু মাস মাস অট্ট অট্ট অট্ট অট্ট করে যারা চিৎকার করে করে মরতেছে জীবন কষ্ট করতেছে তাদের মধ্যে আর গরু পশুর ভিতরে তেমন ব্যবধান নেই ইসলাম বলে এটা দ্বিতীয় ফরজ সেকেন্ড ফরজ প্রথম ফরজ তোমার আল্লাহ মাহবুদকে খুশি করো দুটা পার্থক্য বুঝলা দুটা পার্থক্য হয়ে গেছে প্রথমে এটা সূচনা আমার ইসলামী অর্থনীতি প্রথম পার্থক্য কি বলছি প্রথম পার্থক্য কি বলছি অন্য অন্য ইজমে অর্থ ব্যবস্থার উপরেই মূল গুরুত্ব তাই অর্থনীতির পুরা ইজম টাইপ অর্থনীতি ভিত্তিক ইসলাম অর্থনৈতিক ভিত্তিক না ভাই অর্থনৈতিক এটা ইসলামের অনেক শাখা পোশাকার একটা শাখা নম্বর এক না বোঝো নাই বুঝছো না বোঝো নাই দুই নম্বর পার্থক্য কি বলছি বলো বলো দুই নম্বর পার্থক্য হইল ইসলামের মেইন টার্গেট কোনটা পরকালের শান্তি কাসপুল হালাল ফরিজাতুন বাদ আল ফরাইজ কথা বুঝো নাই এই দুইটার পরে এর পরেও যেহেতু একটা মানুষের দুনিয়ার জীবনে অর্থেরও প্রয়োজন অর্থনীতিরও প্রয়োজন এটা একটা বিবাদ ইসলাম এই বিভাগের উপরে যা আলোচনা করেছে এটা এভাবে করে না যে এটা অর্থনীতি বিভাগ বরং কোরআন হাদিস অনেক মাস্টা মাসাল এমন আছে এই মাসালের উপরে তুমি তামাম বিশ্ব মানবতার অর্থ ব্যবস্থার সুষ্ঠ একটা নিয়ম নিজাম সিস্টেম তুমি বের করতে পারবা খাড়া করতে পারবা কথা বুঝো না মনে হয় তোমরা অর্থনীতির নামে এই হেডিং দিয়া কোরআন সুন্না আসে নাই কোরআন সুন্নার থেকে কি বের করতে পারবা আসল অর্থ ব্যবস্থা সুস্থ বন্টন সব বের করতে পারবা যেমন এই কোরআন শহীবের আয়াত পড়লাম নাহানু কাসামনা ইসা তাহম বিল হায়াতিদ দুনিয়া ওয়ারাফানা বাজাউম ফাওকা বাদিন দারাজাত আসল কথা হলো ইসলামের অর্থনীতির সাথে পুঁজিবাদের অর্থনীতির মূল ফর্মুলার সঙ্গে অনেক মিল অনেক বলো না মিল যেমন এক নম্বর ডিমান্ড এন্ড সাপ্লাই শুনছিলে কিনা একটু আগে এটা মূলবৃত্তি ছিল না অর্থনীতির চারটা মাসরা সমাধান তারা ডিমান্ড এন্ড সাপ্লাই যারা বুঝা দিয়েছে না আমাদেরকে ইসলাম কিন্তু ডিমান্ড এন্ড সাপ্লাই কুদরতি একটা শক্তি ক্রেতা বিক্রেতার মধ্যে যা সৃষ্টি হয় এটাকে সমর্থন করে যেমন আমার আল্লাহ এই কোরআনে আয়াতে বলছেন যে আমি আল্লাহ কাসামনা বাইনাহুম মাইশাতাহুম মানুষের পরস্পর অর্থনীতিকে বেচা কিনাকে মূল্য কেউ পণ্য দিবে কেউ অর্থ নিবে কত দিয়া দিবে কত দিয়া নিবে ইত্যাদি ইত্যাদি এগুলোকে আমি আল্লাহ তকসিম করেছি কে তাকসিম করছেন বন্টন করছেন কে আল্লাহ নানো কাসাম না মাই মাইশতকে আমি তাকসিম করছি বন্টন করছি অর্থবন্টন আমি করেছি কাহকে বড় বানাইছি কাউকে ছোট বানাইছি হাতের আঙ্গুল সব এক সমান না রাফাওনা বাদাহুম ফাউকা বাদিন যাক কেন লেয়াত্তাকিদা বাজহুম বাজান সুফরিয়ান সবাইকে সমান রাখলে কেউ কারো কাজে আসবে না একটু বেশ কম রাখলে এ এর প্রতি মোকাবেক কি হবে সে ওর প্রতি মোকাবেক কি হবে একে অপরের কাজে পথে লাগবে কথা বুঝো নাই একটু কষ্ট করি বস বিষয়টি তো আর আলোচনা হবে না আচ্ছা এই আয়াতের নাহানু কাসান্নার অর্থ বুঝিল নাহানু কাসান্নার অর্থই নয় আল্লাহ পাক মানুষের সামনে আসিয়া বন্টন করে দিছে আল্লাহ বলেন আমি বন্টনের ব্যবস্থা করেছি কেন জায়েদকে বলছি জায়েদ যাও তুমি কি কিনবা লিসো কিনবা মার্কেট থেকে যাও কিনো মার্কেটে যাও আরেক বেটা আমরকে বলছে আমর তুমি লিচু বিক্রি করবে না যাও তুমি লিচু বিক্রি করো ফলের দোকানের লিচুওয়ালাকে বলছে তুই বিক্রি কর তোর টাকার দরকার আর টাকাওয়ালাকে বলছে তোর মন চাইতেছে খাইতে তাই যাও তুমি মার্কেটে তুমি কি করো টাকা নিয়ে যাও তুমি লিচু কিনে আরো তুমি লিচু খাও লিচুওয়ালার টাকার দরকার টাকাওয়ালার লিচুর দরকার একে অপরের প্রতি কাজ খ্যাতমত আকৃষ্ট আমি আল্লাহ নিজে করিয়া অর্থ বন্টন করে দিছি কাসাম নামা হিসাত এই অর্থ এই অর্থে মুফাসিনে কেরাম যা বলছেন এ দ্বারা বোঝা গেছে বোঝা গেছে মার্কেটের একটা শক্তি আছে না ডিমান্ড এন্ড সাপ্লাই এটাকে আমার আল্লাহ মেনে নিছেন ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের মাধ্যমে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের মাধ্যমে আমি আল্লাহ তাসামনা হুম মাই হুম ফিরায়াতের দুনিয়া তাহলে তো এটাকে পুঁজিবাদ ব্যবস্থারও এটা মানছিল ইসলাম ও কোরআন মানে এটা একাদেশে আছে না লাইয়াবিউল হাজরুল বাদ গ্রামের লোকজন টমেটো নিয়ে আসবে আলু নিয়ে আসবে শহরে আসবে বিক্রি করার জন্যে কিছু হুঁশিয়ার চালাক ব্যবসায়ীরা ওই পথের মধ্যে কর টাক থামাও তুমি বেকুপ মানুষ শহরে গেলে তোমারে মানুষ উল্টাপাল্টা বলি আস ঠকাই দিবে আমার কাছে রাখা দাও আমি বিক্রি করে দেব বলবে না বাইউল হাজরি লিলবাদ এই হাদিসের মধ্যে আছে এটা নিষেধ ইসলামী নিষেধ তো এটা পরে আসবে আমাদের আলোচনা এই হাদিসের মধ্যে আছে দাউন্নাস নাস ও ব্যবসায়ীরা পথের মাঝখানিকে থেকে আটকাইও না তাদেরকে বাজারে আসতে দাও তারা পণ্য উৎপাদন করছে খাদ্যদ্রব্য তাদের কত টাকা দিয়ে বিক্রি করলে পোষায় করুক আর জনগণ কিনুক টাকা দেখ তারা অল্প লাভে ছেড়ে দেবে আর মানুষ তাকে কিছু লাভ দিয়ে মালটা কিনে নেবে কম রেটে পাওয়া যাবে মাঝখানে যখন ব্যবসায়ীরা সিন্ডিকেট তৈরি হয়ে যাবে তখন কিন্তু ওই রেট আর পাওয়া যাবে না জীবনও না মোটামুটি দশ টাকা পাইতাম বাজারে আমরা যদি সিন্ডিকেট না থাকতো ইসলাম বলে না ছাড়ো পরে কি বলেন রসুল দাউন্নাস দাউন্নাস ইয়ারজুকুল্লাহু বাজাহুমিম বাজিন মানুষকে ওপেন স্বাধীন ছেড়ে দাও মার্কেটে ক্রেতাকেও ছেড়ে দাও বিক্রেতাকেও ছেড়ে দাও মাঝখানে বাধা দিও না যাক স্বাধীনভাবে মার্কেটে যাবে ক্রেতা যাবে বিক্রেতা যাবে দর দস্তুর হবে দাম দস্তুর হবে এইটাই হবে মোটামুটি কথাবার্তার মাধ্যমে একটা ফয়সালা হবে সেটাই হবে তোমার আসল বন্টন এই হাদিস এটা মুসলিম শরীফের হাদিস কোন কিতাবের মুসলিম শরীফের হাদিস ওটা কোরআনের আয়াত এর দ্বারা প্রমাণ হইল ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে ইসলাম সমর্থন করে কিন্তু তাইলে তুমি বলে তাহলে তো পুঁজিবাদ আর ইসলামী অর্থনীতি এক হয়ে গেল না আকাশ পাতাল ব্যবধান পুঁজিবাদীরা দাবি করেছিল আমরা ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে মানি কিন্তু আরও কিছু তাদের ফর্মুলার কারণে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নিজ গতিতে চলতে দেয় নাই তারা এটাকে ক্লোজ করিয়া তারা কৃত্রিম একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মার্কেটে তৈরি করছে বুঝো নাই কিছু কৃত্রিম তৈয়ার করে নাই কি বুঝাইলাম সিন্ডিকেটওয়ালারা যখন নাকি মাল আটকা রাখবো বাজারে ছাড়বে না হঠাৎ করে ছাড়বো বাজারকে খালি করিয়া মানুষ যখন হাহাকার করতেছে দাম কত একশো টাকা এটার দাম কিন্তু দশ টাকা তুমি সিন্ডিকেট করিয়া যে দশ একশো টাকার দাম বসাইলা এটা আসল রেট না এটা ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের কুদরতি আল্লাহর দেয়া অদৃশ্য সে ডিমান্ড এন্ড সাপ্লাই তো এটা না এটা কৃত্রিম ডিমান্ড এন্ড সাপ্লাই আমি বাধ্য আমার লাগবে মালটা তুমি পাঁচশো টাকা নিচে দিবা না আমার কি করণীয় আছে এটা আসল দাম একশো টাকা আমি বাধ্য হয়ে পাঁচশো টাকা কিনতে হবে আর তুমি পাঁচশো টাকা লইয়া পঞ্চাশ টাকা পুঁজি দিছিলা একশো টাকা বিক্রি করলো পঞ্চাশ টাকা লাভ থাকতো সেটা না করতে পাঁচশো টাকা বিক্রি করিয়া সাড়ে চারশো টাকা লাভ করিয়া আমার থেকে যাচ্ছ আমি একজন গরিব মানুষ তুমি গরিব ধনীর থেকে ধনী হইবা আমি তো শেষ ফিনিশড এই গরিব ধনির তাফাত পার্থক্য কেন হয়েছে যেহেতু কৃত্রিম এখানে মাস্কারে কাজ করছে তাকে বলা হয় ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের কুদরতি ফর্মুলায় যে কাজ হওয়ার দরকার ছিল অর্থ বন্টন হওয়া দরকার ছিল রেট নির্ধারণ হওয়া দরকার ছিল সেটা মাফলুজ বেকার হয়ে গেছে নিজেরা কৃত্রিম একটা ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বানাইছে ইসলাম যে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে সমর্থন করে সেগুলো কোনো সিন্ডিকেট চলবে না দাউন্নাস কাজে লাগবে তাদের মূল ফর্মুলা খারাপ ছিল না তারা ব্যক্তিগত স্বাধীনতা দিয়া মানাফে জাতিয়া প্রত্যেক ব্যক্তিকে নিজের পরিপূর্ণ স্বাধীনতা দিয়া কোনো দখল কারো চলবে না সরকারেরও চলবে না এই সমস্ত কাজ করিয়া যখন একজন ব্যক্তিকে সব ব্যক্তিকে এমন অধিকার দিয়ে দিছে ব্যক্তিরা যাদের কাছে টাকা আছে বা জোলম করিয়া হোক মেধা দিয়া হোক গায়ের জোরে হোক দখল করিয়া হোক টাকা সঞ্চয় করি বস এই টাকা দিয়ে টাকার পাহাড় করতেছে আর গরিবরা মরে যেতেছে হজরত তকি উসমানী সাহেব দামাত বার কাতুহুম এক আজীব মাস্টার লিখছে আমি এঞ্জেলস ইয়েতে গেলাম লস এঞ্জেলেস গেলাম আমিও গেছিলাম লস এঞ্জেলেস আমেরিকার সে ইয়েতে কি বলে বারাল তিন চার ঘন্টা পাঁচ ঘন্টা সফর করে গেছে নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেস পাঁচ ঘন্টা প্লেনে সফর করে গেছে পাঁচ ঘন্টা সফর করলে ঢাকার থেকে সৌদি আরব পৌঁছা যায় এবার বুঝো আমেরিকাটা এই শহর থেকে এই শহর কত দূরত্ব কত বড় দেশ এটা লস অ্যাঞ্জেলেসে হজরত গেছেন হজরতের বন্ধুরা বলছে হজরত একটা মার্কেট আছে লস অ্যাঞ্জেলেসে পৃথিবীর সবচেয়ে বেশি দামি মার্কেট দুনিয়াতে কোন মার্কেটে পৃথিবীর এমন দামি মালও নাই মাল থাকলেও মালের এমন দাম নাই সবচেয়ে বেশি মাঙ্গা আপনি দেখতে চাইলে দেখাবো তো হজরত তো অর্থবিদ মানুষ কয়ে আমার একটু দেখাও তো নিয়ে গেছে তো মার্কেটে ঢুকছে নিস্তালায় ডুকিয়া মোজা দেখছে একটা ওই যে বাইরেও আছে মোজাগুলা ওই মার্কেটে দেখছে তার রেট লেখা আছে দুইশো ডলার এক জোড়া মোজার দাম কত দুইশো ডলার আর একটু সামনে গেছে যাই একটা শ্যুট পাইছে ওই যে তারা পরে যেটা প্যান্ট শ্যুট শার্ট শ্যুট এটার দাম কত দেখা যায় এক হাজার ডলার না দশ হাজার ডলার দশ হাজার ডলার যেটা বাইরে পাঁচশো ডলারও পাবে এটা দশ হাজার ডলার আর মোজা হইল দুশো ডলার এরপরে হজরতের সাথী বলে হজরত এটা তো এখানে দেখছেন আপনি দোতলা উপরে যেটা আছে দোতলা তিনতলা তো আপনি যাইতেও পারবেন না বলতে কেন সেখানে যাইতে হলে মার্কেটের একজন অভিজ্ঞ মালিককে বা এমডিকে সঙ্গে নিয়ে যেতে হয় এবং সে উপরে যে মাল দেখাবে আপনাকে তার কাজ হলো চয়েস করে দেওয়া যে আপনার মতো লোকের এই জামাটা এই স্যুটটা খাটবে ভালো চয়েস হবে মানুষের এই চয়েস করি দেওয়ার জন্য নিচে মালিকানদের পক্ষ থেকে লোক যাবে সেটার ফি দিতে হবে দশ হাজার ডলার এবার মালের দাম কত ঠিক করেন আপনি তার ফিস দশ হাজার ডলার আবার আপনি এখন চাইলে সে দশ হাজার ডলার না বিশ হাজার ডলার দিলেও এখন পাবেন না তাকে যদি আপনি দ্বিতীয় তালাতে কোনো মার্কেট করবেন এমন প্রোগ্রাম থাকে তাহলে টেলিফোন বা ফ্যাক্সের মাধ্যমে তাকে ছয় মাস আগের থেকে আপনার সেখানে বুকিং দিতে হবে যা আমি তোমাদের মার্কেটে আসতে চাই দ্বিতীয় তলায় যাব আশ্চর্যকতা ব্রিটেনের ওই যে রাজপুত্র আছে না কি নাম হ্যাঁ আচ্ছা ফিন্স কো যাই কো সে নাকি ওই মার্কেটে যাইতে চাইছিল তাকে সময় দিছে এক মাস পরে ব্রিটেনের রাজপুত্রকে যদি কি এক মাস পরে সে সিরিয়াল পায় তুমি কয় মাস পরে পাইবা এই হলো দুনিয়ার পুঁজিবাদ অর্থব্যবস্থার টাকার পাহাড় ওয়ালাদের মার্কেট এটা পক্ষান্তরে এগুলা দেখভাল করে হজরত চলে যাইতেছেন যেখানে প্রোগ্রাম রাস্তার উপরে ব্যান গাড়ির নিচে কিছু লোক ছেলে মেয়ে শুয়ে রয়েছে বাচ্চা কাচ্চা শুয়ে রয়েছে আবার ব্যান গাড়ির উপরে ওই যে পেপসি কুলা এই সে হাবি জাবি যেগুলা বোতল ফুটপাতের এগুলা ভর্তি তো হাজ জিজ্ঞেস করলেন যে এরা এখানে কি করে একটা না বেশ কিছু এখানে মানে পুরা স্টেশন যে এদের গড় বাড়ি নেই সারাদিন এগুলা তালাশ করে আইনে আইনা বিক্রি করে যা পাশে যদি পেট পালে বাসা বাড়ি নেই তাই ব্যান গাড়ির নিচে রাত্রে অবস্থান করে আর কঠিন শীতকালে তখন রেল স্টেশনে চলে যায় মাটির নিচে রেল স্টেশন ওইখানে একটু শীত কম এই হলো তাদের জীবনযাপন পেপসির ডাব্বা বিক্রি করি করি তারা পেট পালে বাসস্থান নাই ব্যান গাড়ির নিচে থাকে এরও আমেরিকার শেষ পুঁজিবাদ অর্থব্যবস্থার লোক আর যারা ওই মার্কেটে যাইতে বহুন দিতে লাগে কয়েক মাস আর চয়েস করে দিব তাকে দিতে হয় দশ হাজার ডলার ওইটাও কিন্তু আমেরিকান পুঁজিবাদ অর্থ ব্যবস্থা এরা হলো গরিব এরা হলো ধনী এই পার্থক্য সৃষ্টি করেছে পুঁজিবাদ অর্থ ব্যবস্থায় বেকারিও ওরয়ানিয়ময় খারিও এফলাস পিতে হ্যাঁ লোহ দেতে হ্যাঁ তালিমে মুসাওয়াত গরিবের রক্ত চষে আর দাবি করে সমান অধিকার সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার এগুলা সব এই জন্য হয়েছে ডিমান্ডের সাপ্লাইয়ের এই নীতিকে তারা ক্লোজ করে বন্ধ করে দিছে কৃত্রিম উপায়ে ডিমান্ড এন্ড সাপ্লাই করছে তাই এ এত বড় হইতে পারছে আর এ এত গরিব হইতে পারছে আল্লাহ পাক রব্বুল আলমিন ইসলামী অর্থব্যবস্থা যেন দেখো তোমাদের ডিমান্ড সাপ্লাইয়ের মানার কথাটা ঠিক ছিল তোমরা এটাকে ক্লোজ করি বন্ধ করিয়া নতুন কৃত্রিমটা বানাইছ আল্লাহ দেয়া কুদরতিটা বাদ দিয়ে দিছ ইসলামী অর্থব্যবস্থায় কুদরতি ডিমান্ড অ্যান্ড সাপ্লাই মানে দুই নম্বর ব্যক্তিগত মালিকানাও ইসলাম মানে মানে কি মানে না তুমি জাগার মালিক হইতে পারবা কিনা তোমার আব্বা জাগার মালিক কিনা তোমার পিতাও মালিক তোমার দাদাও ছিল মালিক সবাই মালিক মালিকানা আছে জীবনের মধ্যে কোনো মালিকানা চলবে না ক্যাপিটালিজমের জমিতে মালিকানা চলে ব্যক্তি মালিকানা এটাও আছে এবং প্রত্যেক ব্যক্তিকে মানে তার মেধা দিয়ে অর্থ উৎপাদন করার ভালো ভালো বিজনেস করার এই স্বাধীনতা ইসলাম দিয়েছে কিন্তু পার্থক্য কোথায় এক নম্বর পার্থক্য বলছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আসল কুদরতি পদ্ধতিতে ছেড়ে দিতে হবে কৃত্রিমগিরি করিয়া কৃত্রিম উপায়ে সিন্ডিকেট করিয়া এটাকে নষ্ট করা যাবে না এক নম্বর দুই নম্বর হইল প্রত্যেক ব্যক্তিকে টাকা উৎপাদন করা ইনকাম করা বিনিয়োগ করা এর মধ্যে একবারে স্বাধীন ছাড়া ছেড়ে দেওয়া যাবে না বরং আল্লাহর পক্ষ থেকে কিছু শর্ত সরায়েত আল্লাহ দেয়া কিছু কন্ডিশনের ভিতরে তাকে আবদ্ধ করিয়া স্বাধীনতা দিলে তখনই সত্যিকার তার এই স্বাধীনতা অন্য কোনো মানুষের স্বাধীনতাকে খরব করবে না নিজকে এমন স্বাধীনতা যা পুঁজিবাদ দিয়েছে এক ব্যক্তি স্বাধীন হইয়া আরেকজনকে পরাধীন বানাই ফেলছে গোলাম বানাই ফেলছে কথা বুঝো নাই জালালে বা দেশাই হোক ইয়াজমহুরি শাহ ডক্টর ইকবাল বলছেন জালালে বা দেশাই হো ইয়াজমহুরি শাহ জুদা হো দি সিয়াসত সে তুরাহ জাতি হে সঙ্গীজি রাজনীতি অর্থনীতি সমাজনীতির থেকে দিনকে বাদ দিয়ে দিলে দিন বাদ দিনে কিছু করতে পারে না ধর্মে কিছু করতে পারে না এটা লাগবে না আমরা নিজেরটা নিজে করব নিজের বুদ্ধিমতো জুদা হো দিন সে তুরাহ জাতি হে সঙ্গীত সঙ্গীস খান তৈয়ার হবে ডিক্টেটরশিপ তৈয়ার হবে পৃথিবীর শ্রেষ্ঠ জালেম তৈয়ার হবে জুলম চলবে পুরো বিশ্বের ভিতরে দিন থেকে যদি বাদ দেওয়া দিনকে বাদ দেওয়া হয় তার দিনকে বাদ দিয়া পৃথিবীর মধ্যে কোনো রাজনীতিও চলবে না কোনো হুকুমতও চলবে না ব্যবস্থা চলবে না মানব জাতির জীবনে যাহা চলতে হয় দিন ইসলামকে নিয়েই চলতে হবে জালালে বা দেশাই হো ইয়া জমহুরি তামাশা হো সোশ্যালিজমে ডিক্টেটরশিপ কায়েম করছে ওই যে সরকার কিছু লোক দিয়া সরকার হেরা এখন পুরা দেশের উপরে <coughs> সিন্ডিকেট কাবু তারা পুরা দেশের মালিক সব জনগণ গোলাম লেবার দিলে খাবে না দিলে নেই এটা হল ডিকটেটরশিপ এটা বলে জালালে বা দেশাহি হো ইয়া জমহুরি থামাশা হো জমহুরি থামাশার অর্থ হইল পুঁজিবাদ অর্থ ব্যবস্থার এগুলো জুদা হো দি সিয়াসে তুরা জাতি হে সঙ্গীজি দিন থেকে তারা জুদা হয়ে গেছে তাই হয়ে গেছে কতগুলো সঙ্গীজ জুলমের একটা বাজার ইসলাম ধর্ম দিয়া ইসলামী অর্থনীতির ভিতরে আমার আল্লাহ বলেন আমি কুদরতি নিলাম কায়েম করছি আমার কথা মতো চলো অর্থ আমার বোক করতে তোমাকে দিয়েছি বোগের পদ্ধতি আমি বলবো ইনকামের পদ্ধতি আমি বলবো বিনিয়োগের পদ্ধতি আমি বলবো খরচের পদ্ধতি আমি বলবো আমার নেজাম মোতাবেক তুমি যে নাকি চলো তাহলে এইটা হবে আমার মালের ভোগ আমার নেজাম আমার কানুন আমার আইন লঙ্ঘন করিয়া নিজের মন মতো ইনকাম করলে আর টাকা ব্যয় করলে এটা হবে গাদ্দারি আমি তো তোমাকে এই জন্য মাল দিই নাই মাল তো আমার ছিল আমার আছে আমি তো তোমাকে মাত্র কিছুদিনের জন্য বোক করতে দিয়েছি বুঝো না কথা তা আল্লাহ পাক ইসলামী অর্থনীতির ভিতরে জাতিকে স্বাধীনতা দিয়া ব্যক্তি মালিকানা দিয়া ওই ডিমান্ড সাপ্লাইকে আপন গতিতে রাখার জন্য কৃত্রিমতা না আনার জন্য তিনটা শর্ত আরোপ করছে এটা বুঝলেই তুমি ইসলামী অর্থনীতি বুঝে ফেলছ কটা শর্ত স্বাধীনতা দিয়েছে বিনা শর্ত না বিশ্বর্ত মালিকানা দিয়েছে বিনা শর্ত না বিশ্বর্ত এক নম্বর শর্ত ব্র্যাকেট হইল কানুনে এলাহি শরীয়তের নীতিমালা বিধিবিধান বোঝো না কথা এই অর্থ ইনকামের কোন নিয়ম নীতি বিধান শরীয়তে ফেকায় নাই হাদিসে নাই এক কয় খণ্ড চার খণ্ড প্রথম দ্বিতীয় বাদ্য তৃতীয় চতুর্থ এই দ্বিগণ্ড পুরাটা হলো ইসলামী অর্থনীতি হ্যাঁ, হ্যাঁ। চার খণ্ড ফেকার কিতাব দুই খণ্ড অর্থনীতির উপরে পুরো দুই খণ্ড বলে জীবনে অর্থনীতি কারে করে আমরা চিন্তা করি না এটা আমাদের বেকুফি কথা বোঝা নাই ফ্যাকুল মামালাত এই যে আজকে বোখারি পর্ব বোখারির কিতাবুল বইয়ের থেকে শুরু হয়েছে ফেকুল মামলাত বিশাল এই পুরা ফেকুল মামলাত সবটা বিধিবিধান তুমি মালিক হতে চাও এমন মালিক হতে পারবা না যে মালিকানায় আর একজন উপরে জুলুম হয় বাপ মারা গেছে তোমরা দুই ভাই ছোট ভাই বিদেশ থাকে ব্রেন টেন কম একটু পড়ালা করতে গেছে তাও পারে না পড়ে রয়েছে তুমি দেশে আসে কাছে আসো বড় বুদ্ধিমান পুরা বাপের সম্পত্তি সবগুলোকে তুমি গ্রাস করে ফেলবা এটা ইসলাম দিবে না হারাম সে যেমন হোক না কেন সে তোমার ভাই তাই অর্ধেক সে পাবে আর অর্ধেক তুমি পাইবা ঠিক না কথা তুমি বেচা কেনে আল্লাহ বলছেন আহাল্লাহুল টাকা ইনকাম করার জন্য তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে তবে সুদের কারবার করিয়া তুমি টাকা ইনকাম করতে পারবে না হারাম এন্নামাল খামরুয়াল মাইসির আজলাম আল মাইসরুহু আল কেমার কেমার আর জুয়ার সিস্টেমে তুমি টাকা ইনকাম করার অনুমতি নেই হারাম নাহান নবী আলাই ওয়াসাল্লাম আনিল এহতেকার ওয়াল একতেনাজ জনগণের খাদ্যদ্রব্যকে কন্ট্রোল করিয়া ফ্যাক্টরিতে কোলোস্টোরে জমা করে রাখলা বাজার ছুটা মানুষ হাহাকার করে বাজারে কিছু নেই কেন একদম ছুটা হয়ে গেলে হঠাৎ করে বের করলে তখন পাঁচ টাকার মাল আমি একশো টাকা বিক্রি করতে পারবো এই জন্য এহতেকার যে এহতেকার করলে সম্পদ খাদ্যদ্রব্য আটকায় রাখলে জনগণের লোকের ক্ষতি হবে জীবনযাপনে কষ্ট হবে এরকম এহতেকার রসুল বলেন হারাম সাতটাবাজি চলবে না বাইয়ে মাদুম যা ওজুদের মধ্যে না এটার বেচা কেনা চলবে না বাইয়ে মাজুল চলবে না ক্যামার জুয়া চলবে না সুদ গো জানো এই সুদ গো জানো এক কথা বুঝো এক কথায় বুঝো সুদ বলে দুইজনে অর্থের লেনদেন একজনের লাভ হওয়াটা কনফার্ম আরেকজনের লাভ হওয়াটা রিক্সের মধ্যে আছে তার নাম সুদ আমি এক টাকা তোমাকে ঋণ দিলাম আমাকে পনেরোশো টাকা দিবা তিন মাস পরে আমার কিন্তু এক হাজারে পাঁচশো টাকার লাভ আসা কনফার্ম দিতে হবে তুমি এক হাজার টাকা নিয়ে তুমি ব্যবসাতে করলো ব্যবসাতে মারও খাইতে পারো লাভবান হইতে পারো তোমার ইনকামটা কিনা নফাটা কনফার্ম না কথা বোঝা নাই মনে এটার নাম রিবা ক্যামার ক্যামার এমন এক বিভিন্ন পদ্ধতি ক্যামারের আছে এমন এক পদ্ধতিকে ক্যামার বলে অর্থ নিয়ে এক জায়গায় বিনিয়োগ করছেও আসলে আসবে কোটি টাকা না আসলে সব ডুবে গেল শেষ গেল এটার নাম কেমার এই সমর্থ অন্যায় পথে বেচা কিনার অর্থ ইনকামের কোনো সুযোগ ইসলামে নাই এই করে কানুনে এলাহি আল্লাহ দেয়ার নীতিমালার বিধিবিধান জায়েজ না জায়েজ হালাল হারামের বিধিবিধান এটি হলো প্রথম কয়েদ তুমি স্বাধীন তুমি যে কোনো ব্যবসা করতে পারবা তুমি যে কোনো পথে টাকা ইনকাম করতে পারবা তবে তুমি হালাল পথে করতে হবে আল্লাহর নিষিদ্ধ কোনো পথে তোমার ইনকাম চোর্স গ্রহণ করার কোনো বৈধতা নাই এটা এক নম্বর কয়েদ কথা বোঝা নাই দুই নম্বর হইল কানুনে আখলাকি কানুনে আখলাকি আল্লাহ আকবর এটা পরে আশ্চর্য জিনিস আশ্চর্য জিনিস কানুনে আখলাকি এই শোনো মনে করো তোমার কাছে এক লাখ টাকা আছে এই এক লাখটা ব্যবসায় লাগাতে চাও তোমার কাছে দুটা ব্যবসা আছে শোনো ভালো করি একটা হইল বেশ কিছু জায়গা বাড়া নিয়া বাউন্ডারি দিয়া ভিতরে সুইমিং পুল বানায়া বাগান টাগান বানাইয়া পার্ক বানাই গেটের মধ্যে একটা গেট মিল লেখা দিবে টিকিট এত টাকা যারা যারা পারে ঘুরতে যাবে এত টাকা টিকিট এটা একটা ব্যবসার পদ্ধতি আছে না অনেক পার্কে যাইতে হলে টিকিট কাটা লাগে তো এগুলা সব ব্যবস্থা তারা একজন মালিকে করছে কিছু টাকা ইনভেস্ট করছে এই টিকিট টাকাগুলো সে পায় এইটা আমার আমি আমার এই ক্যাপিটাল দিয়া এই ব্যবসাটা করতে পারি আচ্ছা আরেকটা হইল ঢাকা শহরে মানুষের বাসস্থানের বড় অভাব মাথা গুজানোর জায়গা নেই গিজ গিজ করতেছে লোক আমার জায়গা পরে রয়েছে আমি পার্ক না করিয়া একটা বিল্ডিং করে দিলাম আমি ডেভেলপ করিয়া ডেভেলপার কোম্পানি গঠন করিয়া বিল্ডিং করে আমি ফ্ল্যাট বিক্রি করে দিলাম কেন করলাম দেখছি আমি পার্কের সিস্টেমে যে আমি ব্যবসা করি তাহলে আমার এক লক্ষ টাকায় আসবে এক বছরে দেড় লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা লাভ আসবে কিন্তু বিল্ডিং তৈরি করিয়া আমি যদি ফ্ল্যাট বিক্রি করি দেখা যাবে যে আমার পঞ্চাশ হাজার টাকা তো লাভ আসবেই না বরং সেখানে লাভ আসবে হয়তো বিশ হাজার টাকা বা পঁচিশ হাজার লাভ অর্ধেক হয়ে গেল না আমার নেচারে বলে যেই দিকে লাভ বেশি সেটা করব। এইভাবে পার্কস শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড না হয় মতো করি শরীয়তের আলোকে যেটা শরীয়তের বাইরে নয় এমন পার্ক গঠন করা এটা শরীয়তে কোনো হারাম না উলঙ্গ পার্কের ভিতরে যাইয়া যা কিছু ঘটতেছে বর্তমান দুনিয়াতে এটা না অশ্লীল কাজ সেখানে আমরা যাব না কোনো দিনদার মানুষ যদি এইভাবে একটু শরীরের ব্যায়াম ট্যায়ামের জন্য অসুস্থ লোকদের জন্য এমন সিস্টেম ভিতরে করিয়া একটা ব্যবসা করে অসুবিধা কি আছে সে পাবে লাভ পঞ্চাশ হাজার বছরে কিন্তু বাসস্থান করে দিলে লাভ পাবে পঁচিশ হাজার বছরে কোনটা করা উচিত লাভ বেশি যেটা সেটা করা উচিত এটা আখলা কি একটা বন্দিশ কয়েদ আছে হে মুসলমান হে নবীর উম্মত আল্লাহর বন্দা টাকাও আল্লাহর ইনভেস্ট করতেছ আরও টাকা আসবে ঠিক আছে পার্কের মধ্যে ইনভেস্ট করলে পঞ্চাশ হাজার আসবে এখানে ইনভেস্ট করলে পঁচিশ হাজার আসবে কম আসবে কিন্তু আল্লাহর মখলুক জাতির জনগণের কোনটা বেশি প্রয়োজন পার্কে গুড়া বেশি প্রয়োজন না বাসস্থান বেশি প্রয়োজন তো জাতির একটা জরুরতকে পূরণ করার স্বার্থে লাভ কম হইলেও তুমি কি করো বিল্ডিং তৈরি করো প্লাট বিক্রি করো এই নিয়তে কোনো ব্যবসায়ী যদি সেখানে ইনভেস্ট করে তাহলে সে ব্যবসা হবে অনেক বড় সবাবের অধিকারী হবে এই পুরা ব্যবসাটা আবাদত হয়ে যাবে তাহলে আমার আখলাকে আমার চরিত্রে উম্মতের ফিকিরে মানুষের সমাজের উন্নয়নের ফিকিরে আমাকে বেশি লাভজনক ব্যবসার থেকে আমার টাকা আনিয়া কম লাভজনক ব্যবসার মধ্যে লাগাচ্ছে এটা একটা কয়েদ এটা একটা ব্র্যাকেট এই ব্র্যাকেটটা কোনো আইনগত না এটা কোনো আইন না যে আমি পার্কের ব্যবসা করলে পুলিশে বাঁধে নিয়ে যাবে বা হারাম হয়ে যাবে গুনায় কবিরে হয়ে যাবে এমন কিচ্ছু না আমার আখ লাখে আমাকে বাধা দিচ্ছে আমি লাভ কম করব। তবুও মুসলমান ভাইদের উপকার বেশি হোক জাতির উপকার বেশি হোক দেশের উন্নয়ন হোক সেটা আমি করি এটার নাম কি উদাহরণ দিছি আমি এই জন্য কয়েদে আখলাকি বোঝার জন্য কয়েদে আখলাকের ভিতরে হালাল আর হারামের বিষয় নাই উভয়টাই হালালের গণ্ডিতে তবে একটার ভিতরে জাতির কল্যাণ বেশি আর একটার ভিতরে আমার ব্যক্তিগত কল্যাণ বেশি ব্যক্তিগত কল্যাণ বাদ দিয়া জাতির কল্যাণ যে পথে সেটা গ্রহণ করা এটা হলো কয়েদে আখলাকি বুঝলা কটা হইল সর্বশেষ হইল কয়েদে হুকুমি রাষ্ট্রীয় কিছু হস্তক্ষেপ করা বৈধ আছে সত্য সাপেক্ষে সেটার আন্ডারে আপনাকে চলতে হবে শোনেন ভাই শরীয়তের হালাল হারামের বন্দিশ তো আছেই আমি তো হারামের কাছেও যাইতে পারবো না কিতাবুল বুজির ভিতরে যত বুজিও ফাঁসেদা বাতেলা আছে সব হারাম এই বাই হারাম এই বাই হারাম এই বেচা কিনে হারাম এই লেনদেন হারাম আছে না হালাল পথে আমি থাকব এটা আমাকে প্রথম ব্র্যাকেট শর্ত কন্ডিশনে আমাকে শিখেছে বৈধতার ভিতরে আসিয়া আমাকে আমার চারিত্রিক আখলাকি আখলাকে আমাকে আরেকটা কন্ডিশন শিখাইছে সর্বশেষ কন্ডিশন হলো সরকারি কিভাবে সরকারি দেখো যদি কোনো মুসলিম সরকার ইসলামী হুকুমত ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি আইন করে বাই আগামীকাল তোমরা সবাই দেশের জনগণ সবাই রোজা রাখবা ফতোয়া স্বামীতে আছে তাহলে সমস্ত নাগরিকের জন্য রোজা রাখা কিন্তু ওয়াজিব কিরে রমজানের রোজা যেমন নাকি কর্তব্য মাস না করলে গুণা হবে সরকারে অর্ডার দিছে এই রোজাটা না রাখলে তোমার গুণ হবে কিন্তু কালকে আমি রোজা রাখবো কি কারণে কালে কয় তারিখ জিলকাদের ষোলো তারিখ রোজ শনিবার নাকি তাহলে এটা কি কোনো রোজার মাস রোজার দিন কিছুই না না সরকার বৃহত্তর কোনো কারণে কোনো স্বার্থে মুসলিম উম্মার স্বার্থে সরকার এটা আইন করলে এই আইন মানা শরীয়তের বাইরে আসিয়া শরীয়তের আলোকে সরকার রাষ্ট্রের এই আইন মানা ওয়াজিব এটা কোরআন শরীফের সুরাই নিসার উনষাট নম্বর আয়াতে এটাই বলছে ইয়া ইউল্লাদিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসুলা ওয়া উলিল আমরি মিনকুম উলুল আমরি মিনকুমের এক অর্থ মুস্তাহিদিনার ফোকাহা আর এক অর্থ হকাম ওয়া সালাতিন রাষ্ট্রপ্রধানরা আল্লাহকে মানো রসুলকে মানো রাষ্ট্রপ্রধানের বিধানও মানো তার অর্থ কি যদি রাষ্ট্রপ্রধানের বিধানটা আল্লাহ রসুলের ওই বিধানই হয় তো রাষ্ট্র প্রধানের বিধান কোথায় হইল অর্থাৎ শরীয়ত তোমাকে আগামীকাল রোজা রাখতে বলে নাই তরগিবও দেয় নাই না জায়দও করে নাই বাধ্য করে নাই কিন্তু রাষ্ট্রপ্রধান কোনো কারণে যদি মনে করে মনে করে এই সিদ্ধান্ত নেই রাষ্ট্রপ্রধান বলতে ইসলামী হুকুমতের সত্যিকারের রাষ্ট্রপ্রধান যে ইসলামী এর আলোকে যিনি রাষ্ট্র তিনি বোঝেন নাই কথা তার হুকুম মানতে মানা ওয়াজিব কিনা দলিল কি ওয়া উরিল আমরে মিনকুম দেখেন দেখা গেল যে পুরা দেশের ভিতরে হঠাৎ করে এই ডায়রিয়া শুরু হয়েছে একবারে হাসপাতাল জাম ছোট বড় সব করবে কি সরকার সরকার এটা আইন করলো এই কেউ দোকানে ঘি বিক্রি করতে পারবে না ডাল লাগিয়ে বিক্রি করতে পারবে না কেউ যে কোনো দোকানে ডাল লাগিয়ে রাখিয়ে বিক্রি করে হারাম সরকারে বলছে ডাল কিনলে গা এই ঘি খাইলে আরও অবস্থা খারাপ হবে কিনা হ্যাঁ এই জাতীয় বৃহত্তর স্বার্থে জাতীয় কল্যাণে কোনো আইন ওয়ারাত যদি সরকার করে তাহলে সেটা কোরআন সন্ন্যার বিরোধী না সেটা মানা কি জনগণের জন্য কি ওয়াজি এটা কি বলে কায়দে হুকুমি রাষ্ট্রীয় বন্ধন বন্ধন ওমর ইবনে খাত্তাব রাজি আল্লাহ তালানু বাজারে গেলেন দেখার জন্য দেখতেছে যে সবাই কি একটা মাল বিক্রি করতেছে বেশ কয়েকজন বিক্রি করে ওই কর্নারের লোক এটা বিক্রি করার অর্ধেক দামে আর বাকিরা দাম দিছে দশ টাকা হে পাঁচ টাকা সব লোক ওইখানে বীর জমাইছে এখানে আর কেউ নেই সব এরা মাসি মাসতে বসে বসে কোনো গ্রাহক নেই অমর ইবনে খাত্তাব এটা দেখিয়া এই ফুলান ইমান তাজিদা ফি স্যার ওয়া ইমান তারফা মিন কেন হয়তো তুমি দাম বাড়াই দো সমান করো কাছাকাছি করো আর না হইলে এখান থেকে উঠে যাওগা বাড়িতে যোগা কেন হেই বেটা তার মাল যে কোনো মূল্যে বিক্রি করার অধিকার শরীয়তে দেয় নাই কথা বলা দিছে কিনা তার মাল তার পোষাই নিতে হয় সে পাঁচ টাকা বিক্রি করতে পারলে আপনার অসুবিধা কি এরা পাইতেছে না দশ টাকার কমে ও পারে যেমনে পারে পারে হে তো আর লস দিচ্ছে না অসুবিধা কি অধিকার সরিয়েতে দিছে কিন্তু রাষ্ট্রপ্রধান মনে করলেন যে এইভাবে অধিকার দিলে এই মুহূর্তে এই অধিকারটা প্রয়োগ করলে তখন কিন্তু বাজারের ভিতরে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইয়ের সেই নিজামটা নষ্ট হয়ে যাবে সমস্ত ব্যবসায়ী মার খেয়ে যাবে অথবা অল্প দামে পাইয়া মানুষ এত পরিমাণে মালটা কিনবে এই মাল কিনিয়া খাইয়া খাইয়া আবার ডায়রিয়া কলারা হইয়া হাসপাতালে যাবে কোনো কারণবশত অমর ইবনে খাত্তা বলছেন যে হয়তো তুমি দাম সমান করো কাছাকাছি করো অথবা তুমি এখান থেকে উঠে যাও তবে রা ইসলামী রাষ্ট্রপ্রধান কোনো কোনো সময় কন্ট্রোল রেটও বসাইতে পারে যদি বিশেষ কোনো কারণ তার মধ্যে মসলেহত যাত্রী কি থাকে বিদ্যমান থাকে এইটা আমার ব্যবসা হিসেবে মানা লাগবে বুঝো না কথা আজকাল পুঁজিবাদ অর্থব্যবস্থারা বলে আমরাও তো এখন অন্য কন্ডিশন মানে শর্ত মানি সরকারের যেই মাল ইন আমদানি করতে বলে সেটা আমরা পারি যেটা আমাদের নিষেধ করে তা পারি না আবার ব্যাট বসাই দিয়ে কখনো কমাই দিয়ে তা আমরা তো শান্তিতে নাই আমরাও তো এই হস্তক্ষেপ আমাদের এই পুঁজিবাদ অর্থব্যবস্থার ভিতরে সরকার অলরেডি শুরু করছে সব দেশে আছে তো আপনাদেরটা ইসলামে করছে কোরআন হারিসে করছে আমাদের সরকারে করে অসুবিধা গিয়েছে এর উত্তর হইল সরকার তো মানুষ আমি আগেই বলেছি অর্থ ভোগ করার অধিকার আমার আল্লাহ মানুষকে দিয়েছে এবং তার পদ্ধতিও সে আল্লাহ দিবেন এর পদ্ধতি নাকি মানুষকে আর সরকারকে দেওয়া হয় সে মানুষ তো তার তা বোক বিলাসের কারণে তার স্বার্থকে রাখিয়া সে করবে পার্লামেন্টে ব্যাট বাড়াবে ওই সমস্ত পণ্যের যে পণ্যগুলা ওই বড় লোকের দরকার নেই কথা বোঝা নাই গরিবের দরকার সেটা কি বেড বাড়াই দিব যাতে না আসে গরিব মরে যায় আর তাদের স্বার্থ যেখানে পার্লামেন্টের মেম্বারদের তাদের মতো ব্যবসায়ীদের সব পার্লামেন্টের ব্যবসায়ী মন্ত্রীরা এমপিরা কিরে ব্যবসায়ী ব্যবসায়ী না তাদের স্বার্থর জন্য যেটা দরকার সেটার ব্যাট কমায় দিবে অথবা ফ্রি করে দিবে তো এটা তার স্বার্থবাদী সিদ্ধান্ত এগুলো তাই সরকারি আইনে যেটা মোদাখলত হচ্ছে অর্থাৎ হস্তক্ষেপ হচ্ছে এটা মানুষের গড়া হস্তক্ষেপ এটার দ্বারা সুষ্ঠু বন্টন অর্থের হবে না সুষ্ঠু অর্থনীতি হবে না অর্থনীতি সুষ্ঠু হবে একমাত্র আল্লাহ তরিকা মতো এটা বন্টন হইলে আল্লাহ তরিকার মধ্যে বন্টন স্বাধীনতা আছে মালিকানা ব্যক্তি ব্যক্তিগত মালিকানাও আছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাইও আছে তিনোটা ইসলামের সমর্থন করে তবে এই স্বাধীনতার সাথে তিনটা ব্র্যাকেট দিতে হবে কন্ডিশন লাগাইতে হবে রাষ্ট্র শরীয়তের কানুন আইন বিধিবিধান আর একটা হলো চারিত্রিক বিধিবিধান আর একটা হলো কি ইসলামী হুকুমতের রাষ্ট্রপ্রধানের বিধিবিধান আদেশ নিষেধ এর ভিতরে নাকি থাকিয়া কাজ করেন তা দেখা যাবে আমার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই সব বহাল আছে ডিমান্ড অ্যান্ড সাপ্লাই নষ্ট হয়ে গেছিল সিন্ডিকেট তৈরি হওয়ার কারণে তাই না রসুল বলেছেন লাবি হাজরুল বাদ নাহান নবী ইসর আনবাইল হাজরুল বাদ বলছে কিনা তাইলে সিন্ডিকেট করার তরিকা নাই তাই ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে কাজটা মার্কেটে হইতেছে ঠিক আল্লাহ যেন বলছেন দাউন নাস ইয়ারজুকুল্লাহ বাজ আহমিন বাজিন নাহনু কাসাম না বাইনাহুম মাঈশাতাহম বিল হায়াতের দুনিয়া পরে বলছেন লেয়াত তাকিজা বাজহুম বাজান সুখরিয়ান একবারে আয়াত এবং হাদিস অনুযায়ী দিয়ে বাস্তব ডিমান্ড এন্ড সাপ্লাই ইসলামী অর্থনীতির মধ্যে আছে তাই এখানে কেউ বিরাট বড় ধনী হয়ে যাবে সিন্ডিকেট করিয়া আবার কেউ গরিব থেকে আরও গরিব হয়ে যাবে এমন কোনো ব্যবস্থা নাই এখানে অর্থ হয় সুষ্ঠু বন্টন সুষ্ঠু বন্টনের অর্থ সমান সমান হওয়া না বেশ কম হবেই বাকি কেউ এমন হবে না অনেক টাকার মালিক আবার কেউ পথের বিকারী তা হবে না কারণ যার টাকা বেশি আসে সে শতকরা আড়াই টাকা জাকাত বার করতে হবে কিনা হ্যাঁ সৎকায় ফিতির বের করতে হবে কিনা তাহলে গরিব এগুলো বের করে দিবে কাকে গরিবকে তো যে গরিব সে তো পাবে বিভিন্নভাবে ইসলাম অর্থ ব্যবস্থা করছেন যাতে অর্থ এক হাতে কুক্ষিকিত না হয় কুক্ষিত না হয় একতেনাজ না হয় সিন্ডিকেট না হয় অর্থ যেন সবার হাতে থাকে বেশ কম থাকবে কিন্তু অর্থ থাকতে হবে সবার কাছে আল্লাহ পাক এই মালকে বোক করতে দিয়া জাতিকে এইভাবে মালের বোকের তাকসিম বন্টন আল্লাহ পাক নিজে করে দিয়েছেন এটা এটার নাম ইসলাম অর্থ ব্যবস্থা কথা বুঝছেন না বোঝেন না বলে তাহলে ইসলামী অর্থ ব্যবস্থার পদ্ধতি হলো সুদের কারবার চলবে না তবে মোশারাকত চলবে মোজারাবত চলবে মোজারাবা চলবে মোশারাকা চলবে বাইয়ে চলবে বাইসালাম চলবে সুদের কারবার চলবে না গোসের কারবার চলবে না মিথ্যা বলা যাবে না মহাদা করি লঙ্ঘন করা যাবে না সব বিধিবিধান অর্থনীতির জগতে অর্থনীতির পাঠ দুইটা একটা অর্থ ইনকাম আর একটা অর্থ খরচ উভয় পদ্ধতিতে আপনার টাকা আছে তাই বলে কি সিনেমা হল বানাইতে পারবেন ইসলামী দৃষ্টিতে সিনেমা হল বানানো যাবে গায়ক গায়িকাদেরকে আনিয়ে নাচানো যাবে এই কাজে অর্থ ব্যয় করা যাবে না আপনার অর্থ মসজিদে লাগবে মাঝে লাগবে গরিবের ঘর করে দিবেন এটা টাকা বিনিয়োগের ক্ষেত্রে ইসলামের বিধান উৎপাদনের ক্ষেত্রে ইসলামের বিধান হইল হারাম ফ্যাক্টরি করা যাবে না মদের ফ্যাক্টরি করা যাবে না মদের উৎপাদন করা যাবে না মদ বেচা বিক্রি করাও যাবে না তাইলে উৎপাদনের ক্ষেত্রেও কন্ডিশন লাগাই দেওয়া আছে বিনিয়োগের ক্ষেত্রে অর্থকে অর্থ খরচ করার ক্ষেত্রেও কি দেওয়া আছে কন্ডিশন শরীয়তের দেওয়া আছে তিনটা কন্ডিশন শরীরের দেওয়া আখলাক ইসলামিয়ার দেওয়া আর একটা কি দিয়ে দেওয়া ইসলামী রাষ্ট্রের প্রধানের থেকে দেওয়া কথা বোঝেন নাই এইগুলো দিলে হবে কি ওই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই আপন গতিতে কাজ করবে কারো প্রতি অন্যায় জলম হবে না যেই পণ্যের মাল যত হইলে ইনসাফ ততই দিয়েই মানুষ পাবে জনগণ বিক্রি করিও লাভবান হবে সেখানে সিন্ডিকেট মাঝখানে তৈয়ার হবে না সম্পদগুলো কুক্ষিত হবে না এবং বাজারজাত করিয়া কিছু লোকে পুঁজিবাদ হইয়া বিরাট টাকার মালিক হইয়া সম্পদকে গ্রাস করিয়া গরিবদের কষ্ট দিতে পারবে না সব ব্যবস্থা হয়ে যাবে এটা বলা হয় অর্থ ব্যবস্থার সুষ্ঠু বন্টন একমাত্র কোরআন সুন্নার এই ইসলামী অর্থ ব্যবস্থার তরিকাই হইতে পারে আফসোস আর সোশ্যালিজমও ধর্ম মানে না কমিউনিজমও ধর্ম মানে না মানে রে মানে তারা মানে না কারণ যখন ক্যাপিটালিজম সোশ্যালিজম এই দেশে পৃথিবীর ভিতরে আসছে তখন কিন্তু খ্রিস্টানের দেশ ছিল পৃথিবীর মধ্যে খ্রিস্টান ধর্মটা খুব চলতেছিল কোন খ্রিস্টান ধর্ম ঈশানবীর আনিত সেই ধর্ম না বিকৃত ধর্ম ঈশানবী আসছিলেন ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাব তাই না আমি আল্লাহর বন্দা আমার একজন প্রভু আছেন তার নাম আল্লাহ আমি একজন রসুল আমাকে কিতাব দেওয়া হয়েছে খ্রিস্টানরা বলে আমি আল্লাহ মানি তিনটা পয়েন্ট পার্সনে মিলিয়া এক আল্লাহ একটা পার্সনের নাম হইল আলমাইটি আরেকটা পয়েন্টের নাম হইল সন আরেকটা পয়েন্টের নাম হলো হোলি স্পিরিট কয়টা রে আলমাইটি বড় খোদা বিগ গড তামাম পৃথিবী সৃষ্টি করছেন তারা এটা মানে তামাম পৃথিবীকে আমাকে তোমাকে সৃষ্টি বলে একজন গড আছেন এটা নাম আলমাইটি একটা স্মল গড আছে ষোলো একটা খোদা আছে এটার নাম সন ইবনুল্লাহ ইসা ইবনুল্লাহ একটা হোলি স্পিরিট আছে রুহুল কুদুস বুঝো নাই কথা এই তিন গড পার্সনে মিলিয়া ওয়ান গড তাদেরকে জিজ্ঞাসা করা হইল তিনি মিলিয়ে আবার ওয়ান কেমনি হয় ব্ল্যাকবোর্ডের ভিতরে লেখো এক প্লাস যোগ শূন্য আরেকটা এক যোগ শূন্য আরেকটা এক সমান সমান দিয়া ছাত্রটাকে বলো ক্লাস ওয়ানের বাবা তুমি অঙ্কটা করো সে দেখবে এক যোগ এক যোগ এক সমান সমান দেওয়া আছে কি লিখে দিব তিন লিখে দিব ক্লাস ওয়ানের বাচ্চা তিন অঙ্ক শুদ্ধ না অশুদ্ধ নম্বর কত একশো যদি সমান সমান দিয়া যোগ চিহ্ন দিয়া তিনটা এক দিয়া সমান সমান এই এক লিখে দিছে কত জিরো ঠিক না বেটি আরে বেটা almighty plus son plus holy spirit সমান সমান কত থ্রি গড কথা কেন থ্রি না না ওয়ান ওয়ান হলে জিরো কিনা থ্রি হলে একশো কিনা তো আল্লাহ তো তিনজন নি তোরা একজন কস কেন তিনের ভিতরে এক একের মধ্যে তিন এইটা হলো তাদের সভা যখন বিশ্বের ভিতরে জ্ঞান বিজ্ঞানের চর্চা হইল মানুষ মানতে শিখতেছে বিজ্ঞান সায়েন্স শিখতেছে তারা কর না এমনে মানা যাবে না বুঝাই দেন ভালো করি এটা বুঝি নেই কয়ে বোঝা যাবে না লাই আলম তাবিল্লাহ এটা আল্লাহ ছাড়া কেউ বুঝবে না তিনের ভিতরে এক একের মধ্যে তিন এটা হলো থ্রিটি আকিদা এটা এমনি মানতে হয় এটা ব্যাখ্যা বুঝবার দরকার নেই দমক খাইয়া কিছু লোক আচ্ছা ঠিক আছে এরা খ্রিস্টান এরা জ্ঞান বিজ্ঞান চর্চা হারাম বাইবেলকে অনুবাদ করা ভিন্ন ভাষায় হারাম সায়েন্স টেকনোলজি বিজ্ঞান পড়া হারাম মেশিন আবিষ্কার করা হারাম মানে তোমরা গোলাম হইয়া থাকো আমরা যেমনে চালাই এমনে চালাও আমরা হইলাম জালালে বা দেশাহি হো ইয়া জমহুরি থামাশা হো আমাদের হুকুমত চলবে রাষ্ট্রের উপর আমরা নিয়ন্ত্রণ করব। গির্জার মধ্যে বসে খ্রিস্টানরা ধর্ম বানায় ঠিক না বেটিক দিনকার আল্লাহর বানাবে কে আর বানায় কে পাদ্রি সাহ পঞ্চাশ হাজার টাকার ডলারের পকেটে লইয়া হ্যাঁ সনদুল গোফরান চিরকালের সব গুণা মাপ মাফি নামা ফাড়াই দিছে এবার হেটা গলায় জুলাই দিয়া কবরে দফন করে দিছে হেরে এতমিনান কোন আজাব কবর টবর কিচ্ছু নেই রাশি আফগানিস্তান ধ্বংস করছে ইরাক ধ্বংস করছে কাশ্মীর ধ্বংস করতেছে ফিলিস্তিন ধ্বংস করতেছে দুনিয়ার অবকর্ম সন্ত্রাসী সব এই বেইমান কাফের খ্রিস্টানরা করতেছে কেন করতে জানো হেরা জানে আমাদের কাছে সনদুল গুফরার আছে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকার ডলার দিলেই সঙ্গে সঙ্গে ডব্লিউ বুসের পক্ষে একটা আকিদে গুফরান আসি যাবো গা যে এটা গলায় দিয়ে মরে যাব কবরে চলে যাব আর তার কোনো যত মানুষের রক্ত চুষছে বম্পিং করিয়া নিরীহ মুসলমান বাচ্চা মারছে নারী মারছে নিরভারতী মারছে মুসলমান মারছে জুলুম করছে সবের অগ্রিম কাপ ফারার ব্যবস্থা তাদের কাছে আছে এই জন্য আমি বলি খ্রিস্টান ইহুদিদের আকিদাই তাদেরকে সন্ত্রাসী বানায় আর মুসলমানদের আকিদাই সন্ত্রাস দমনের ব্যবস্থা করে আল্লাহ নবী বলেন হে ফাতেমা তুমি মোহাম্মদ রসুলের কলিজার টুকরা মেয়ে হয়তো আলীর মতো শেরে খোদার স্ত্রী হাসান আর হোসেনের মা সেই জন্য তুমি নামাজ না পড়লে বা কম পড়লে আবাদত কম করলে চলবো এটা আশা করিও না ইয়া ফাতেমা ইনকেদি নফসাকি মিনান্নার তুমি আল্লাহর গোলামি করো আমল ছাড়া তোমার পিতা মুহাম্মদ রসুল হয়েও তোমার কোনো লাভ হবে না এই শিক্ষা দিলে বোঝা গেল মুহাম্মদ রসুলের মেয়ে হইও সন্ত্রাসী কর্মকাণ্ড করলে মাপ নাই বলছেন লাউ আন্না ফাতেমাতা বিনতা মোহাম্মদিন সারাকাত লা কাতা তুই আদাহা আমার কলিজার টুকরা ফাতেমা যদি চুরি করে আমি রসুল তারও হাত কেটে দেবো আমি রসুলের মেয়ে হওয়ার দ্বারা সে মাপ পাবে না যেখানে চুরি করলে মাপ পাবে না এমন বিধান আসে তাহলে সেই নবীর উম্মত এই আকিদা নবীকে মানিয়া জীবনে কোনোদিন অন্যায়ভাবে কোনো মানুষ হত্যা করতে পারে সন্ত্রাস করতে পারে সন্ত্রাসী হইতে পারে মুসলমানের আকিদা মনে রাখবা একটা জুমলা এটা আমার পক্ষ থেকে এসাদ করবা মুসলমানদের আকিদাই মুসলমানদেরকে সন্ত্রাস থেকে বিরত রাখে ইহুদি খ্রিস্টানদের তাদের আকিদাই তাদেরকে এক নম্বরে সন্ত্রাসী বানায় জালালে শাহি হো ইয়া জমহুরি তামাশা হোক जुदा हूं दी सियासत से तू रह जाती है संगीजी বলতেছিলাম খ্রিস্টানরা অদ্ভুত কতগুলো আকিদা বিশ্বাস স্থাপন করিয়া কয় এটার নাম খ্রিস্টান ধর্ম বৈজ্ঞানিকরা আসিয়া কয় আমাদের অঙ্কে বলে তিনটা এক মিলিয়া তিন হয় আর পাদ্রি সাহেব বলে তিনটা পয়েন্ট মিলিয়া এক হয় অঙ্কে বুঝে নেয় দূর বুঝলে প্রগতিবাদের সাথে ধর্মের বিরাট দ্বন্দ্ব ধর্ম মানলে প্রগতিবাদ হওয়া যাবে না প্রগতিবাদী হইলে ধর্ম মানা যাবে না দেশকে উন্নয়ন করতে চাইলে জাতিকে উন্নয়ন করতে চাইলে শিক্ষাকে উন্নয়ন করতে চাইলে সায়েন্স টেকনোলজি যাইতে চাইলে ধর্ম মানা যাবে না ধর্ম মানলে এগুলা করা যাবে না কারণ এরাই তো কয় ইংলিশ পড়া হারাম এরা কর মেশিন তৈরি করা হারাম এরা কয় সায়েন্স পড়া হারাম এরা কয় বাইবেল অনুবাদ করা হারাম এগুলো কি তখন কি হয়ে গেছে রে ধর্মের সাথে কার সঙ্গে দ্বন্দ্ব হয়ে গেছে সায়েন্সের সঙ্গে কি হয়েছে ক না দ্বন্দ্ব হয়েছে সায়েন্স মানলে ধর্ম মানা যায় না ধর্ম মানলে সায়েন্স মানা যায় না এই তাসাউরটা আসতে আসতে ইসলাম যখন দুনিয়ার মধ্যে আসলো তখন ওই প্রগতিশীল প্রগতিবাদীরা যারা খ্রিস্টান বাতিল ধর্ম দেখেছে তাদের সায়েন্সের বিরুদ্ধে প্রগতিবাদের বিরুদ্ধে তখন ইসলামের কথা যখন শুনছি এটা একটা ধর্ম ও আচ্ছা আচ্ছা বুঝছি এই ধর্ম মানে সায়েন্স বিরোধী ধর্ম মানা যাবে না সায়েন্সে থাকতে হইলে দেশকে প্রগতিবাদ বানাইতে হইলে উন্নতি করতে হইলে ধর্ম মানা যাবে না ইসলাম ধর্ম কেউ অন্ধ ধর্ম অন্ধবিশ্বাসে বলে আখ্যায়িত করতেছে এরা কারা যারা খ্রিস্টান ধর্ম থেকে লাথি খাইয়া তাদের অপকর্ম দেখিয়ে আসছে তাদের কারণে আজ ইসলাম ধর্ম বদনাম হয়ে কথা বোঝা নাই যদি এই সমস্ত শিক্ষিত সমাজ ইসলামকে বুঝত ইসলামকে দেখত তখন একশো পার্সেন্ট এই কথা বলতে বাধ্য হইত সায়েন্স টেকনোলজি বিজ্ঞানের সাথে ইসলামের কোনো সংঘর্ষ নাই সংঘর্ষ আছে বাতেল ধর্মের সাথে হক ধর্মের সাথে সায়েন্সের কোনো সম্পর্ক সংঘাত নেই কারণ সায়েন্স টেকনোলজি এটা তো আল্লাহ দান নাকি আর কোন হক ধর্ম কিরে নেচার বিরোধী না ব্রেনের বিরুদ্ধে না তো ব্রেন ভুল করলে সেখানে ধর্ম আসিয়া ব্রেনকে ঠিক করে ব্রেনকে বেকার বানায় না ব্রেনকে সামনে আগাইয়া দেয় ভুল করলে ধর্ম ঠিক করে ঠিক না ঠিক সায়েন্স সায়েন্সের বিরুদ্ধে ইসলাম না ইসলামের বিরুদ্ধে সায়েন্স কিছুই না কিন্তু এক সময় ছিল খ্রিস্টবাদ যখন ওই গোরামি করছিল ধর্ম বিকৃত করছিল তখন তাদেরকে দেখিয়া সব শিক্ষিত সময় বলতেছে সর্বনাশ ধর্ম মানলে শিক্ষিত হওয়া যাবে না শিক্ষিত হইতে গেলে ধর্ম মানা যাবে না ধর্ম বাদ দিয়ে দিছে আজও বাংলাদেশ সহ তামাম বিশ্বে যেই সমস্ত বড় বড় প্রফেসর ডাক্তার দেশ বাসা জাতীয় অধ্যাপক আরও কেউ কেউ ইসলামকে যখন গালি দেয় ইসলামকে অন্ধবিশ্বাসী বলে অন্ধধর্ম বলে মৌলবাদ বলিয়া গালি দেয় এরা কারা জানো তারা ওই সমস্ত অন্ধরা যারা খ্রিস্টান বাতিল ধর্ম কাকে বলে ইসলাম হক ধর্ম কাকে বলে এই দুইটা ভিতরে পার্থক্য করতে পারে না যারা এই দুটো পার্থক্য থেকে অন্ধ যারা তারাই মুসলমানদেরকে অন্ধ বলে আমরা পরিষ্কার বলতে চাই মানুষের গড়া বিকৃত ইহুদিবাদ খ্রিস্টবাদের সাথে সায়েন্সের সংঘাত থাকতে পারে কিন্তু ইসলামের প্রত্যেকটা যুক্তিসঙ্গত ইসলাম সায়েন্স আর আকলানিয়তের আকলের বিরুদ্ধে না তবে আকলের আলোয় মানুষকে আলোকিত করতে পারে না ইসলামও পাশে লাগে ইসলাম দিয়েই আকলকে সঠিক পথে পরিচালিত করে বুঝো নাই কথা বুঝো নাই কথা তারা ধর্মকে বাদ দিছে পুঁজিবাদ অত্যবসা ধর্ম বাদ দিছে সুশ্রিজমে ধর্ম বাদ দিছে কেন তাদের কাছে কি খবর আসছে ধর্ম মানে অযৌক্তিক ধর্ম তিনে মিলিয়া এক একের মধ্যে তিন এমন তাই না এই ধর্ম বাদ দিয়েছিল ইসলাম যখন অর্থ ব্যবস্থা দিয়েছে ইসলাম তো হক ধর্ম খ্রিস্টবাদ তো না বিকৃত ধর্ম তো না ইসলাম তো হকানি ধর্ম এই ধর্মের সঙ্গে তো সায়েন্সের কোনো গরমিল নাই সংঘাত নাই তাই এই ইসলাম যে অর্থ ব্যবস্থা দিয়েছে এই অর্থ ব্যবস্থায় কেয়ামত পর্যন্ত সর্বজনীন সর্ব মুসলমান সর্ব মানুষের জন্য অর্থের কল্যাণ আনতে পারে একমাত্র ইসলামী অর্থ ব্যবস্থা কাজ যদি আমাদের হোস হইত যদি আমরা পারতাম সুদের কারবার বাদ দিয়ে আমরা সুদ মুক্ত ব্যবসা করতে পারতাম ক্যামার জুয়া বাদ দিয়া কথা বোঝেনি যদি আমরা সঠিকভাবে অর্থ ইনকাম করার ব্যবস্থা পাইতাম তাই মুসলমান কোরআন সুন্নার ভিতরে আবদ্ধ তাই কোরআনের বাইরে আমরা যাইতে পারবো না আমরা ব্যবসা করলেই অর্থ ইনকাম করলেও শরীয়তের আইন মোতাবেক করতে হবে তিনটা কন্ডিশনের ভিতরে থাকিয়া করতে হবে আর অর্থ উপার্জিত হইলে এই অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রেও কি লাগবে শরীয়তের কানুন লাগবে এবং ইসলামের এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই যেটা বাস্তব কৃত্রিম নয় এবং এই আরও দুইটা তিনটা শর্ত অনুযায়ী যে অর্থ ব্যবস্থা দিয়েছে এই অর্থনীতি দিয়া অর্থনীতির চারটা মানব জাতির অর্থ ব্যবস্থার চার মাসটা সমাধান ইসলাম দিয়েছে এই জন্য এটা কি বলা হয় ইসলামী অর্থ ব্যবস্থা তবে উল্লেখ্য ইসলাম কিন্তু শুধু অর্থ দেওয়ার জন্য আসে নাই অর্থ এটা সানি সেকেন্ড বিষয় আসল ইসলামের বিস্তান হইল কিভাবে আমরা আল্লাহ হব পরকাল কিভাবে আমার উন্নয়ন হবে উন্নতি হবে এই ফিকির এটা আসল মূল টার্গেট ইসলামের দুনিয়াতে যদি বাঁচতে হবে দুইটা খাইতে হবে তাই সেকেন্ড দায়িত্ব হলো সঠিকভাবে আমি কোরআন সুন্নার আলোকে এবং আখলাকি কানুন হুকুমতের ইসলামিয়ার কানুন শরীয়তে এলাহিয়ার কানুন এই তিন কারণের ভিতরে থাকিয়া ডিমান্ড অ্যান্ড সাপ্লাইকে আপন গতিতে চালায়া যে চার মাস্টার হল দেওয়া হবে এটাই হলো মানব জাতির কল্যাণময় এক নম্বরের সর্বশ্রেষ্ঠ ইসলামী অর্থব্যবস্থা এই পর্যন্ত তোমাদেরকে কিছু কথা বললাম অর্থনীতির বিষয় কিন্তু এত ছোট না শাখা প্রশাখা অনেক বিশাল বিস্তৃত কিন্তু একেবারে মৌলিক কথা এফতেদায়ী প্রাইমারি লেভেলের যে মূল অর্থনীতি কাকে বলে ফর্মুলা চারটা কি কি এই চার ফর্মুলার সমাধান পুঁজিবাদ অর্থব্যবস্থা কেমন করে দিয়েছিল সুযোগমূলরা কেমন করে দিয়েছিল তাদের সেই থিওরির ভিতরে ইজমের মধ্যে কি কি সমস্যা আসে মানব জাতির এই সব পর্যালোচনা করিয়া ইসলামী সঠিক অর্থে চার মাসলার চার পয়েন্টের সঠিক সুষ্ঠ সমাধান দিয়ে এইভাবে এইভাবে জাতির অর্থব্যবস্থাকে সঠিক সুষ্ঠু বন্টন করতে পারে এই আকিদা কমপক্ষে আমলি জগতে পারি আর না পারি এই আকিদা বিশ্বাস রাখা সমস্ত মুসলমান করে ফরজায় তাইলে ফেকল মহামালত পুরাটাকে তাহলে বুঝু কি ইসলামী অর্থনীতি ইনশাল্লাহ এটার উপরে কথা সামনে ইনশাল্লাহ চলব আমি কিতাউল বইয়ের মোকাদ্দামার মধ্যে তোমাদেরকে এই কথাগুলো ভালো করেই বোঝানোর চেষ্টা করলাম আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বুঝে আমরা ফেকার আলোচনা করতে পারি পুরা ফেকা তো এই জন্য জায়েজ না জায়েজ হালাল হারাম কিসের জন্য এই জন্যই তো যে আমার ইনকামটা হালাল হোক হালাল খাদ্য খাই হালাল রক্ত আমার গায়ে হোক হালাল পোশাক আমার গায়ে পরিধান করা হোক এই হালাল বস্তু পরিধান করিয়া খায়া আমি যখন আল্লাহর দরবারে সিদা দেব আল্লাহ পাক আদর মায়া করে নিজের রহমতের কোলে আমাকে উঠাই নেবেন আর হারামের টাকা দিয়া রক্ত মাংস করিয়া সুদের কারবারে ডুবে গিয়া কেমার জুয়া সাট্টাবাজে ডুবে গিয়া সব অবৈধ কাজ করে সারাদিন আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কবুল হবে না তো হাদিসে আছে আল্লাহ পাক আমাদেরকে সহি হালাল তরিকায় অর্থ দান করুক হালাল তরিক পথে ব্যয় করার তফিক দোক অর্থকে আমরা সেকেন্ড পজিশনে রাখি আসল মূল দুনিয়াতে আমরা আসছি আল্লাহর গুলামি করার জন্য ওইটার দিকে আমরা বেশি অগ্রসর হই ওসলাল্লাহ তালা আল্লাহ খারিকালকি মোহাম্মদ وعلى آله وأصحابه وسلم